वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितम् श्रीचैतन्यप्रभुं वन्दे नीत्वानन्दसहोदितम् श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयम् गोपीजनसमायुतं बिन्दावनं मनोहरम् वञ्चागल्पतरुश्च कृपा सिन्धुव्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दाय तुलसीदे पै पिया वै केशवच पदे देवी स्वत्ववत्त्वयि नमो नमः नर नरं देवी सरस्वती देवीं तथो जो ततो संकर्तने कृष्ण कथोपदेश गौरी पत्र प्रकाशने भक्ति प्रमोदा भक्तिप्रमोदाकजगोद्वर्णम् धैर्यं सदा परिभवग्नमविष्टदोऽहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीतातिहं पनुतपालभवद्दिपोतं वंदे महापुरुष ते चरणारविन्दं त्यक्ता दुस्तज्जसुरेप्सितरज्जलक्ष्यं वचसा जदगादरण्यम् मायामेघदैत्यप्सितं वधावद वन्दे महापुरुष ते स्वदर्शी यत्पादपल्लवनखचन्दमुनिच्छटाय विस्फुर्जितकमिमगुपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपा करोतु শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদ শ্রী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদ শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे हरे हरे राम हरे राम राम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 উপলব্ধি করা বদ্ধজীবের পক্ষে মুশকিল হয়ে পড়ে তারা অনুভব করতে পারেন বিপদেতে সম্পদ মনে করে আবার সম্পদেতে বিপদ মনে করে শাস্ত্র এই জন্য বলছেন বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি বিপদ হলো ভগবানকে ভুলে যাওয়া আর সম্পদ হলো ভগবানের অখণ্ড স্মৃতি হৃদয়তে ধারণ করে রাখা সেটাকে বলে সম্পদ কিন্তু বদ্ধজিৎ তা বোঝেন না এখানে বলছেন যখন নারদজি চলে গিয়ে সেই যে সেই জঙ্গলে গিয়ে অপূর্বভাবে স্নান পান করে হ্রদেতে যখন তিনি শ্রী ভগবানের বিন্দু ধ্যান করছিলেন এবং সাধুগুরু বৈষ্ণব ঠিক যেমন বর্ণনা করেছেন সেইভাবে ভগবানের চিন্তন করছিলেন হঠাৎ তার হৃদয়তে ভগবান মুহূর্তকালের জন্য একবার দেখা দিলেন খুব অল্প সময়ের জন্য পলকের মতো মুহূর্ত তো অনেক বেশি সেখানে বললেন ভগবান মুহূর্তের মধ্যে দর্শন দিয়ে আবার সেখান থেকে অন্তর্ধান হয়ে যাওয়ার পর নারদজি মহারাজ খুব মুহ্যমান হলেন সেই অবস্থায় বলছেন সেখানে বলছেন সেই উপর থেকে একটা বাণী হলো সেখানে বলছেন হান্তি আসমিন জন্মানি ভবান মা মাং দুষ্টু মর মিহার হতি অবিপক্ক কসায়ানাম দুর্দর্শ অহম কুযোগী না আমি যারা কুযোগী অর্থাৎ যারা গুরুচরণের পরিপূর্ণ আশ্রয়ে যারা সঠিকভাবে ভজন পন্থাকে অবলম্বন করেননি যাদের ভ্রান্ত পথে যারা চলছেন ভজনের নামে যাদের হৃদয়ের ভেতরের যে ভেতরের যে সমস্ত অনর্থগুলো আছে পরিপূর্ত পরিপূর্ণ মাত্রায় গত হয়নি পক্ক হয়নি অবিপক্ক কষায়ানাম দুর্দশ হম কুযোগিনাম কুযোগিনাম কুযোগীদের ক্ষেত্রে যোগ মানে ভক্তিযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ যে কোনোই হোক সেই যদি সঠিকভাবে না হয় তা সেটাকে বলছেন অবিপক্ষ কষায়ানম দুর্দশহম কুযোগিনাম আমি তাদের দর্শনের বিষয় হই না আর সৎসেবয়া দীর্ঘয়াপি যাতামহি দিরামতিহি আবদ্ধম ইমাম লোকম গন্তাম মজ্জনতামসি সৎসেবা দীর্ঘদিন ধরে করে তারপর যদি আমার প্রতি দৃঢ় মতি হয় তারপরে তুমি কি করতে পারবে বলছেন সেক্ষেত্রে দীর্ঘকাল সাধু সেবা করো তাহলে এই নিন্দনীয় অর্থাৎ কর্মফলে যে দাসী দেহ প্রাপ্ত হয়েছে যে মানুষের কর্মফলেতেই মানুষের যে জন্ম হয় সেই জন্মের যে ব্যাপারটা সে নিন্দনীয় দাসী গর্ভ সে পরিত্যাগ করে আমার পার্শ্বদত্ত প্রাপ্ত হয় ইত্যাদি কথা জানা গেল সেই সময়তে নারদজি মহারাজ ধৈর্য ধরে নিজের জীবন যাপন করতে আরম্ভ করলেন যেরম ভাবে ভক্তির জীবন যেরম যতটুকু তিনি জেনেছেন এই জন্মে নামানি হত ত্রপ পঠন গুজ্জানি ভদ্রাণী কৃতানি চশমা নামানি হত ত্রপ পঠন গুজ্জানি ভদ্রাণী কৃতানি চস্মরণ গাং পর্যটন মনাগত স্পৃহ কালম প্রতীক্ষণ মমদো বিমস্বর অপেক্ষা করতে লাগলেন কবে সেই শরীরটা ছাড়বেন যতটুকু তিনি জেনেছেন সেগুলো করতে থাকলেন গাং পর্যটন তুষ্ট মানাহা কোনো অসন্তুষ্টির ভাব নেই ক্ষণে কি হলো কিছুদিনের মধ্যে কালহ প্রাদুরভূত কালে তড়িৎ সৌগামিনী যথা যেমন আকাশে বিদ্যুৎ চমকায় কালহ প্রাদুরাভূত কালে তরিৎ সৌদামিনী যথা বিদ্যুৎ চমকে যেমন আলো দেখা যায় সেই অবস্থায় কি হলো কিছুকাল পর বিদ্যুৎ বিকাশের মতো অতর্কিতভাবে আমার শরীর ইহ শরীরের অবসান হলো আর সেই সময় কি হলো আরব্ধ কর্ম নির্বাণ নপাতত পঞ্চভৌতিক আমার এই পঞ্চভ পাঞ্চভৌতিক দেহ এটা গত হল এই অবস্থায় যখন হলো সেই সময় ভগবান যে সুযোগের কথা বলেছিলেন সেটা তিনি প্রাপ্ত হয়েছিলেন অনেক ব্যাপার এসব বিস্তৃত আলোচনা এখন প্রশ্ন হলো যে নারদজি যখন এইসব কথা ব্যাসদেবজিকে বললেন বলার পরেতে নির্গতে নারদে সুত নারদে সুত ভগবান ভদ্রায়ণ শ্রুতবান অভিপ্রেতম তত কিম অকরত বিভু নির্গতে নারদে নারদজি যখন এসব কথা বলে চলে গেলেন সেই সময় সুতদেব গোস্বামী বাদ্রায়ণ ঋষি কি করলেন বল যে ঠিক যেটা বলে গেছিলেন তিনি তুমি মনস্থির করে বসো আর যা যা বলে গেলাম যেগুলো উপদেশ করেছেন ভগবানের লীলা কথা কিছু বলেছিলেন পরবর্তীকালে আমরা দেখব এটাকে তিনি যখন ধ্যান যিনি যখন ভগবানে মনোনিবেশ করে বসেছেন সব আস্তে আস্তে প্রকাশিত হল প্রথমে হলো কি না সুত গোস্বামী বলছেন দ্যাম সরস্বত্যাম আশ্রমহা পশ্চিমে তটে সাম্যা প্রাস ইতি প্রক্ত ঋষি নাম সত্যবর্ধন তসমিন স্ব আশ্রমে ব্যাস বদরী ষণ্ডমণ্ডিতে আসীন অপ উপস্পৃষ্ট প্রাণী দধৌ স্বয়ং এবার তিনি মনোনিবেশ করলেন অপূর্বভাবে আচমন করে সেই ব্রহ্মনদী সরস্বতীর তটে বদ্রিকা আশ্রমে বদ্রিবৃক্ষ চারিদিকে বদ্রী ষণ্ডমণ্ডিতে সেখানে ঋষিগণে যাগ অনুষ্ঠান নিত্যই বর্ধিত হতো সেই আশ্রমে একদিন তিনি উপবেশন করে আচমন করে নারদের উপদেশ স্মরণপূর্বক সমাধিষ্ঠ হলেন সমাধিষ্ঠ হওয়ার ফলে কি হলো প্রথমে তিনি কি করলেন বলে আশ্চর্য জিনিস দেখলেন প্রথমেই ভগবান নিজের স্বরূপটাকে দেখালেন ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীহিত আমলে অপশ্যপ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম দেখলেন যে ভগবান রয়েছেন সন্মুখে আবির্ভাব এবং তার ঠিক পেছনে মায়া ভগবানের মুখোমুখি হতে পারছেন না পেছনের দিকে মাথা নিচু করে লজ্জা এরমভাবে রয়েছেন বলছেন অপশ্বৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম নিচে রয়েছে সেই মায়া যে মায়ার কথা বলা হচ্ছে জয়া সন্মহিত জীব আত্মানম ত্রিগুণাত্মনা ত্রিগুণের দ্বারা যে মায়া সবাইকে অভিভূত করে বোকা বানিয়ে রেখেছে জয়া সন্নিহিত জীব আত্মানম ত্রিগুণাত্ম ত্রিগুণাত্মকম পরোপি মন্যতে অনর্থম তৎকৃতঞ্চ পদ্ধতি এই মায়ার দ্বারা মোহিত এই জীব স্বরূপে কিন্তু ত্রিগুণাতীত আছেন কিন্তু হলেও নিজেকে ত্রিগুণাত্মক ভূমিকায় দেখতে পাচ্ছেন ত্রিগুণের মধ্যে আবিষ্কার করছেন কিছু করান ত্রিগুণের যা কর্ম ত্রিগুণ যা করায় সেই মায়ার কর্তৃত্ব যেরকম তাদের ওপর তাদের নিজের বলে মনে হয় নিজে আমি কর্তা অহম ইতিমান্নাতে সেই কর্তৃত্বাদি অভিমান পোষণ করে আপনার অনিষ্ট নিজের অনিষ্ট বরণ করতে আরম্ভ করে এইভাবে অনর্থ সৃষ্টি হলো হয়ে জীবের বন্ধন দশা হলো আর এই যে সংহিতার কথা বলা হচ্ছে সুতদেব গোস্বামী বলছেন সুকম অধ্যাপয়া মাস নিবৃত্তে নিতরম মনিম আর ব্যাসদেব গোস্বামী যখন এই শ্রীমদ ভাগবতী যখন তার কাছে প্রকট হলেন হওয়ার পরেতে সসংহিতাম ভাগবতীম কৃত্যানুক্রম চ আত্মজম সুকম অধ্যপয়া মাস নিবৃত্ত নিতরম মুনি সেই সুখদেব গোস্বামী যাকে জগতের কোনো কিছুই স্পর্শ করে না নিবৃত্ত নিতরম মুনিম তাকে তিনি কি করলেন এই সংহিতা তাকে অধ্যাপায়া মাস সেগুলো তাকে তার হাতে গচ্ছিত রাখলেন সেখানে এইভাবে করে এখন সোনকাদি ঋষি প্রশ্ন করছেন এরকম একজন যিনি জগতের কোনো বস্তুতে কোনো কিছুতে আসক্তি নেই সে কেন হঠাৎ এত বড় একজন এত এত বিরাট এক সংহিতা সেটাকে অধ্যয়ন করার কি দরকার ছিল সে তো ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচেতি ন কাঙ্ক্ষতি এই অবস্থায় রয়েছে কি দরকার ছিল তখন সুতদেব গোস্বামী উত্তর দিচ্ছেন ভাগবত তো সাধারণ কেউ নয় ভাগবত হলেন সাক্ষাৎ কৃষ্ণ এবাহি কৃষ্ণের প্রতি আকর্ষণ স্বাভাবিক জীবের হয় হওয়া উচিত কিন্তু যেহেতু মায়া আবৃত করে রয়েছে অজ্ঞানে না আবৃতম জ্ঞানম তেন বুঝন্তি জন্তু কৃষ্ণ কথাটার মানি হল কৃষ মানে আকর্ষণ ন হচ্ছে আনন্দদায়তী আনন্দ দান করেন যিনি জীবগণকে আকর্ষণ করে নিয়ে তাদেরকে আনন্দে ভরপুর করে দেন চিরা আনন্দে তার নাম হলো কৃষ্ণ কৃষ্ণের প্রতি স্বাভাবিকভাবেই জগতের জগতের যত বিষয় সব কৃষ্ণের প্রতি আকর্ষিত হবেই হয় কিন্তু হচ্ছে না আপাতত দেখা যায় সেটার কারণ হলো মায়া মায়ার আবৃত করে রয়েছে সেই জন্য সুতদেব গোস্বাই বলছেন এতে অবাক হওয়ার কিছু নেই কেন এই যে সুখদেব গোস্বামী তিনি তো কোনো অপরাধ করেনি নির্মল হৃদয়তা হতে পারেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা তাকেও তো আকর্ষণ করবে কেন সুতদেব গোস্বামী বলছেন আত্মারামশ্চ উরুক্রমে ভক্তি গুণ হরি আত্মারামশ্চ মনয়ন নির্গন্থা অপি উরুক্রমে নির্গন্থি কাকে বলে এসব শ্লোকের ব্যাখ্যা চৈতন্য চৈতামিতে শুরু হয়েছে আমাদের সেই সব জায়গায় বিস্তৃত ব্যাখ্যা করে করা যাবে চৈতন্য শিক্ষা এই সনাতন শিক্ষা আত্মার আমস্য মনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে যার ভিতরে কোনো গ্রন্থি নেই কোন রকম নির্গন্থা অপি উরুক্রমে উরুজার ক্রম সেই অনন্ত আনন্দশালী ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার ব্যাপারেও আত্মারাম যারা আছে আত্মানি আত্মানি রমাতে ইতি আত্মারাম যিনি আত্মাতেই রমন করেন যার বাইরের কোনো বস্তু দিয়ে আনন্দ তাকে দিতে হবে না তিনি হচ্ছে আত্মারাম আত্মানি রমাতে ইতি আত্মারাম সেই আত্মারাম গণকেও আত্মারামত্ব ঘুচিয়ে দিয়ে তাদেরকে তার নিজের লীলা পরিকর রূপ গুণ এগুলো দিয়ে আকর্ষণ করে আনেন এটা হচ্ছে ভগবানের আত্মারামশ্চ মনয়ো নির্গন্থা অপি উরুক্রমে কুরবন্তি ও কিং ভক্তিম বিধ্বংভূত গুণ হবে ভগবানের এবং বুধ আনন্দময় এরকম গুণ গুণাবলী যে আত্মারামগণকেও আকর্ষণ করে নিজের চরণের অমৃত পান করা আর যেসব বোকাগুলো আছে তাদের ক্ষেত্রে কৃষ্ণ ভগবান কি উত্তর দিচ্ছেন রায় রামানন্দ সংবাদে আমরা মহাপ্রভুর সঙ্গে পেয়েছিলাম সেখানে কৃষ্ণ ভগবানের মুখোক্তি বলছেন রায়মা সেখানে কি বলছেন বলছেন এ তো মূর্খ আমি বিজ্ঞ এর বিষয় কেন দিব সচরণ অমৃত দিয়া বিষয় ভোলাইব এটা হলো কৃষ্ণের করুণা কৃষ্ণ যে করুণা অনন্ত করুণাময় জগতের আর কেউ নেই এরকম করুণা এরকম রসিক এরকম ভগবানের ভগবত্তার পরিপূর্ণতম বিকাশের যে স্থল নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন এটা বোকা মূর্খ লোকগুলোকে বোঝানো যাবে না তারা বাইরে থেকে যে সব স্পেকুলেশন করবে ভগবানের লীলা দেখে ভগবানের সম্বন্ধে যেসব করবেন তাতে তাদের এমনিতেই অধপতন হয়ে যায় সর্বনাশ হয়ে যায় আমাদের কিছু করার থাকে না তারা তো বুঝবে না ব্যাপারটা কি তারা নিজের মতোই ভেবে নেয় ভগবানকে নিজের প্ল্যাটফর্মেই এনে জোর করে টেনে এনে ভাবে এই হচ্ছে এই স্ট্যান্ডার্ড আমার আর ভগবানও বোধ হয় বড় জোর একটু হবে সাধুগুরু বৈষ্ণবের ও বড় জোর একটু আমার থেকে একটু বেশি হবে এই এইসব ধারণা হলো বদ্ধ জগতে তাহলে এখন সুতদেব গোস্বামী বলছেন হরের মতির ভগবান বদরায়ণী অধ্যগাদ মহাদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয় বৈষ্ণব পরমহংসগণের যে সাত্তত সংহিতা এই মহদাখ্যান মহৎ এই আখ্যান এই মহাপুরাণকে কেন অভ্যাস করেছিলেন বলছেন একটাই উত্তর হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী হরের গুণাক্ষিপ্ত মতিহী তার ব্রহ্মভূত প্রসন্ন আত্মতা ব্রহ্মভূত প্রসন্ন আত্মতা ঘুচে গেল গিয়ে কি বলছেন যা হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বদরায়নি অর্ধগাদ মহাদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয় বিষ্ণু বৈষ্ণবদের যে প্রিয় পরহংসগণের সেইটা তিনি এই জন্য তিনি শিখেছেন সুতদেব গোস্বামী আরো বলছেন পরীক্ষিত অথ রাজর্ষের জন্ম কর্ম বিলাপনম সংস্থাঞ্চ পাণ্ডু পুত্রাণাম বক্সে কৃষ্ণ কথোদয়ম পরীক্ষিতের সম্বন্ধে ওরা যে জিজ্ঞাসা করেছিলেন মুনিগণ এইবার কৃষ্ণ কথার আরম্ভ প্রসঙ্গক্রমে আপনাদের নিকট রাজর্ষি রাজর্ষি রাজা ঋষি দুটো একসঙ্গে সংযোগ যেমন জনক রাজের ক্ষেত্রে হ্যাঁ এগুলো হচ্ছে রাজা আর ঋষি তার একসঙ্গে যুগপথ দুটো তাদেরই সম্ভব রাজর্ষি পরীক্ষিত তার জন্ম কর্ম মরণ বৃত্তান্ত পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করিব এবার তোমাদের কাছে সেগুলো বলবো এগুলো সমস্ত বলা হয় কারণ বলে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের বীরগণ সবাই তো অনেকেই দেহত্যাগ করলেন যুদ্ধতে আর ভীমসেনের গদাঘাত গদার আঘাতে দুর্যোধনও পড়ে রইল উড়ুভঙ্গ হয়ে গেল यदा मृधे कौरव सिञ्जयानम् वीरेषु अथो वीरगतिं गतेषु यथा मृधे कौरव सिञ्जयानम् वीरेषु अथो वीरगतिं गतेषु ब्रिकोदराभि ब्रिको दर उरो বলছেন যখন এই যুদ্ধক্ষেত্রে অনেক বীরগণ সব দেহ রাখলো তারপরেতে যখন ভীমের গদা দুর্যোধন ও বাহু ভেঙে নিজের উড়ু ভেঙে পড়ে রইল সেখানে এই অবস্থা কি হলো ভর্তুহু প্রিয়ম দ্রৌণী রীতিস্ম পশন কৃষ্ণা সুতানম সপতাম শিরাংসি উপাহারক বিপ্রিয়মেব তস্য যুগুপসিতম কর্ম বিগর হয়ন্তী ভরতুর আমার মালিকে খুব ভালো কাজ করলাম আমি একটা এরম একটা মনে একটা কল্পনা করে সে কি করলেন দ্রৌণী অর্থাৎ দ্রোণাচার্যের যে পুত্র মা সে কি করলো আমার মালিক এবার আনন্দ পাবে আমার প্রতি এই কাজটা করলে সে গোপনে গিয়ে কি করলেন তাঁবুতে গিয়ে সে শিবিরে গিয়ে সকরের অরক্ষে পঞ্চ পাণ্ডবের যে পাঁচটা পুত্র অর্থাৎ দ্রৌপদীর যে পাঁচ পুত্র তাকে তার এখনো বড় হয়নি বেশি তাদেরকে গলা কেটে পাঁচটা গলা এনে উপহার দিতে গেলেন কাকে দুর্যোধন যে পড়ে রয়েছে ভগ্নগ্রহে বলছেন ভর্তুর প্রিয়ম দৌনিরীতি স্ম পশন কৃষ্ণা সুতানাম কৃষ্ণা হচ্ছে দ্রৌপদী কৃষ্ণা সুতানাম সপতাম শিরাংশি ঘুমিয়ে রয়েছে তারা এই অবস্থা মেরে ফেলল উপাহারত বিপ্রিয়মেব তস্য যুগুপসিতম কর্ম বিগর হয় তিনিও যার কাছে উপহার দিতে গেল ভগ্ন উরু সেই যে দুর্যোধন দুষ্ট সে পর্যন্ত এই কর্মের কিন্তু প্রশংসা করল না এটা করল না এই অবস্থায় যখন তারা জানতে পারল মাতা শিশুনাম নিধনম মাতা সুতানাম নিধনম শিশুনাম নিষন্ন ঘোরম পরিতপ্যমানা এমন পাগলের মতো কাঁদতে আরম্ভ করলেন দ্রৌপদী পৃথিবী ফেটে যায় কিন্তু সেই অবস্থায় কি হলো অর্জুন এই দুঃখকে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করলেন প্রতিজ্ঞা করে অনেক কিছু বললেন সেখানে দেবী আমি গান্ডিব মুক্ত এই বান প্রহারে সেই পশুঘাতী আততাই যে আততাই কাকে বলে যে গোপনে কাউকে বীজ দান করে আগুন দান করে দিয়ে যায় মেরে ফেলে কাউকে বিভিন্ন রকম অনেক অপর অপরের হরণ করে নিয়ে যায় গোপনে এগুলো সব আততাই শিশুঘাতে আততাই ব্রাহ্মণ অধম এর মস্তক ছেদন করে তোমাকে আমি উপহার দেবো আমি তোমাকে প্রতিজ্ঞা করলাম আর শিশুগণের এই যে শিশুগণ দেহ দেহতা চলে গেল তাদের এদেরকে আমি দহন করে মস্তকের উপর উপবেন এবে এই শিশুগণকে দাঝান্তে সেই ছিন্ন মস্তক হয় ওই যে দুষ্ট ব্রাহ্মণ কে দ্রোণাচার্যের ছেলে তার মাথার ওপর বসে উপবেশন করে স্নান করব। আমি তো আর শোক মুছে দেবো তুমি চিন্তা করো না এই অবস্থায় কি করলেন অর্জুন কি করলেন ছুটলেন অর্জুন পেছনে ছুটলেন ওকে ধরবার জন্য ওকে ধরে আনবেন অন্ন ধাবত ধন্যা কপিধ্বজ গুরু গুরুপুত্রম রথেন রথের উপর উঠে দৌড়াতে আরম্ভ করলেন ওকে বান নিয়ে ভালো করে ওকে জব্দ করবেন কিন্তু সে কি করবে সেই অর্জুনের সঙ্গে পেরে ওঠে না সেই যখন দেখছে অর্জুনের রথ প্রায় চলে এলো আমার জীবন শেষ আর আমার বাঁচবার কোনো রাস্তা নেই অর্জুনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই কি করব এখন এই অবস্থাটা দেখে সে কি কি করলো পরাদ্রবত প্রাণ পরিপসুবুর্বাম যা বলছেন যাবদ গামম রুদ্র ভয়াদ যথার্ক সূর্যদেব যেমন রুদ্রের ভয়েতে পালিয়েছিলেন এবং পড়ে গেছিলেন বারাণসীর একটা ঘাটেতে সেইখানে সূর্য শঙ্করের তাপেতে ক্রোধে এই যেমন গেছিলেন সেরকম ও কি করলো এবার দৌড়াতে আরম্ভ করলো নিচে পরাদ্রবত প্রাণম দেখলেন যে কিছু করতে পারবো না শেষকালে যখন কিছু করতে পারলেন না তখন কি করলেন ছুটে গিয়ে অথ উপস্পৃশ্য সলিলম তৎ তৎসমাহিতা অজানন ওপি সংহারম প্রাণ ও কৃচ্ছ উপস্থিতি তার প্রাণ চলে যাবে আর বাঁচবার রাস্তা এই অবস্থায় জল স্পর্শ করে কোনো মধ্যে আচমন করে সে কি করলো ব্রহ্ম অস্ত্র ছেড়ে দিল ব্রহ্ম অস্ত্র ছেড়ে দিলেন ও ব্রহ্ম অস্ত্রকে সংহার করবার নিয়ম জানে না খালি ছাড়বার নিয়ম জানে যারা অস্ত্রকে ছাড়বার নিয়মে জানেন সংহার করবার নিয়ম জানেন তারা কিন্তু কিতে কিতা এ কিন্তু খালি ছাড়বার নিয়ম জানে ব্রহ্মস্ত্র ছেড়ে দিল সেটাকে সংহার করবেন এটা জানেন না সে অবস্থা এবার কি করছেন এবার কৃষ্ণকে যখনই বিভৎস দেখছেন চারিদিকে একেবারে ধ্বংসের মতো সব আগুন আসছে প্রলয় কালের মতো ছুটে আসছে অর্জুন বা এটা আবার কি হলো তখন অর্জুন বলতে আরম্ভ করলেন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত্যানাম ভয়ঙ্কর তম একদজ্জমানাম অপবর্গ শ্রী সংস্কৃতে তমাদ্য পুরুষ সাক্ষাৎ ঈশ্বর প্রকৃতি পর মায়াম্বুদ কৈবল্যে স্থিত আত্মনি এই যে এটা হচ্ছে এটা কি ও কৃষ্ণকে জিজ্ঞাসা কৃষ্ণ কৃষ্ণ মহা মহাভাব মহাবাহ ভক্তানাম ভয়ঙ্কর তম একদমানম অপবর্গ ও সংসুতে তুমি এই বিপদেতে রক্ষা করো মানবগণে তুমি তো রক্ষা করতে একমত এটা কি হলো এটা কি ব্যাপারটা কি বুঝতে পারছি না হঠাৎ কৃষ্ণ তখন বলে দিলেন কৃষ্ণ তখন বলে দিলেন এটা হলো সে ভগবান বাচ বেথেদম দ্রোণপুত্রস্র ব্রাহ্ম মন্ত্রম প্রদর্শিতম নৈবাসু বেদ সংহারম প্রাণাবাধ উপস্থিতে ওই দ্রোণাচার্যের যে ছেলে অশ্বত্থমা ওর কাজ এটা ও দ্রোণপুত্র দ্রোণের পুত্র কি করেছে ব্রহ্মাস্ত্রকে সে প্রাণ চলে যাচ্ছে দেখে আর কোনো রাস্তা নেই একমাত্র শেষ অস্ত্রটা ছেড়ে দিয়েছে সে জানে না ওটাকে সংহার করে নিতে সংহার করে নিতে জানে না তাহলে এবার কি করা যায় তখন ভগবান বললেন তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো ব্রহ্মাস্ত্র দিয়ে ব্রহ্মাস্ত্রকে নির্বাণ করে দাও কিছু করার নেই এটা তোমাকে এইভাবেই করতে হবে কি করবে মইনম বলছেন এবার কি সেই সময় যখন এরম অবস্থা হলো তখন যখন ব্রহ্মাস্ত্রকে নির্বাণ করে দিলেন এক ব্রহ্মাস্ত্রকে আরেক ব্রহ্মাস্ত্র দিয়ে নির্মাণ করে সাবমার্জ হয়ে গেল সে অবস্থায় কি হলো তাকে এরকম ভাবে ধরে যেমন পশুকে যেরকম বাঁধে হাত পা বেঁধে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে পশুকেও ওরম ভাবে নিয়ে যায় এভাবে রথ চালিয়ে নিয়ে চলে এলেন এসে দ্রৌপদীর কাছে এনে এরকম আছড়ে ফেললেন না যখন ফেললেন তখন এই অবস্থায় কি হলো বলছেন শিবিরায় নিনিসন্ত রজ্যাবধ্যা রিপুম্বলাত অর্জুনম প্রকুপিত ভগবান অম্বুজে ক্ষণ যখন এইভাবে নিয়ে চলে এলো এলেন তাকে তখন সেখানে ভগবান আবার কি করছেন অর্জুনকে বলছেন ভগবান বলছেন মৈনম পার্থ অর্হাসি ত্রাতুম ব্রহ্মবন্ধুম ইমাম জহি ভগবান শ্রীকৃষ্ণর মানে দেখো কিভাবে পরীক্ষা করেন এক একজনকে অর্জুনের তার যে ভক্তি ভগবানের প্রতি তার যা ভালোবাসা যাদের ভক্তি আছে তাদের বুদ্ধি কোনো মতে কোনো অবস্থায় বিচলিত হয় না তাদের যাদের হৃদয়তে ভক্তি বিরাজমান রয়েছেন পরিপূর্ণ তাদের হৃদয়তে ভগবান রয়েছেন ভক্তির দ্বারা বদ্ধ ওই জন্য তাদের বুদ্ধি বিভ্রষ্ট হয় না এটা জগৎবাসীকে দেখাবার জন্য ভগবান বলছেন যে মই মৈনম পাত আর হাসি ত্রাতম ব্রহ্মবন্ধু মিমাম জয়ী এই ব্রহ্মবন্ধুকে মারো মৈনম পাত আর হাসি ত্রাত একে ছেড়ে দিও না মারো একে য অসৌ অনাগসহা সুপ্তান অবধিত নিশি বালখানা রাত্রিবেলা বালকগুলো শুয়ে রয়েছে একে না বলে কাউকে গোপনে এভাবে মেরে এলো মেরে এটা মারা উচিত তারপরে বলছেন মত্যম প্রমত্যম উন্মুত্যম উন্মত্যম সুপ্তম বালম স্ত্রিয়ম জরম প্রপন্নম বীরতম ভীরম ভীতম ন রিপুম হন্তি ধর্মবিদ ধর্মের যে যুদ্ধ হয় যুদ্ধ যখন হয় ধর্মক্ষেত্র নীতি আছে সেখানেও কিন্তু কোনো স্ত্রীলোককে মেরে ফেলার কোনো বিধান নাই যারা যারা যুদ্ধ করছে তাদেরও সামান সার্টেন রুলস তারা মেনে চলেন তাদের নীতি আছে সুন্দর ধর্মনীতি যুদ্ধ নীতি এগুলো সব আছে কাকে কাকে মারা যায় না যিনি মত্ত হয়ে রয়েছেন প্রমত্ত হয়ে রয়েছেন উন্মত্ত সুপ্তম ঘুমিয়ে রয়েছেন বালম স্ত্রিয়ম জড়ম হ্যাঁ আর প্রপণ্যম যে সামনে বই আমাকে বাঁচাও তাকে মারা যাবে বীরথম যুদ্ধ করতে করতে রথ ভেঙে গেছে ওই অবস্থায় কিন্তু ওকে সুযোগ নিয়ে মারা যাবে না বীরথম হ্যাঁ বলছেন ন রিপুম হন্তি ধর্মবিদ যে ধর্মবিদ যে যুদ্ধক্ষেত্রে যে ধর্ম জানে সেও কিন্তু এরকম মারবে না কখনো মারবে না তাহলে কি করা যাবে তাহলে মেরেছে একে মারো এবার অর্জুন তাকাচ্ছেন কৃষ্ণের দিকে তাকাচ্ছেন কৃষ্ণার দিকে তাকাচ্ছেন কৃষ্ণা দ্রৌপদীর দিকে তাকাচ্ছেন ভীমের দিকে তাকাচ্ছেন সবার দিকে কি কে কি বলে সবাই বলছে ভীম তো বলছে মেরি শেষ করো বেটাকে ভীম তো আরো রাগি সব দিকে তাকাচ্ছেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সেখানে যে আমাদের দ্রৌপদী আছেন দ্রৌপদী কিন্তু কেঁদে ফেললেন দ্রৌপদী কিন্তু দুঃখিত হলেন ওকে যখন বেঁধে ওরকম পশুর মতো এনেছেন দ্রৌপদীর ভক্তি দেখো দ্রৌপদী এবার চিন্তা করছেন সেখানে সঙ্গে সঙ্গে বলছেন দুঃখের সঙ্গে বলছেন মুচ্চতাম মুচ্ছতাম এসো ব্রাহ্মণ নিতরম গুরুম এ তো গুরু গুরুপুত্র তো গুরু ছেড়ে দাও কি ছেড়ে দাও এরকম ভাবে বেঁধো না এরকম ভাবে বেঁধে রেখো না ছেড়ে দাও আরে মেরে ফেলা তো দূরে কত বলছি একে বেঁধেও রেখো না কিরকম করুণা দেখো বৈষ্ণবের কিরকম বৈষ্ণবের করুণাটা দেখো কি আশ্চর্য এটা প্রকাশ করার জন্যই তো ভগবান এইসব রসিক শেখর কায়দাগুলো করেন এই একটা দিয়ে আর একটাকে বোঝান সবাইকে সেই জন্য এবার দ্রৌপদী বলছেন যে কষ্ট আমার পাঁচ পুত্র চলে যাওয়ার পর আমার আমার যে যে কষ্ট আমাকে স্পর্শ করেছে যে দুঃখ আমি পেলাম আজ এই যদি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা একে যদি মেরে ফেলে কৃপি অর্থাৎ দ্রোণাচার্যের স্ত্রী তোমার গুরুমা যার কাছ থেকে তুমি অস্ত্র শিখেছ তার যে স্ত্রী তার তাহলে অবস্থাটা কি হবে আমার কষ্ট হয়েছে ঠিক আছে আমি তো যন্ত্রণা ভোগ করলাম কিন্তু তার যে কষ্টটা হবে সেটা তো অসহনীয় আমি তো কল্পনাই করতে পারবো না সেরকম বলছেন তার যে কষ্টটা হবে আমি কেঁদে ফেলছেন দ্রৌপদী বৈষ্ণবতা কাকে বলে কি অবস্থা এখন কি করা যায় অর্জুন তো নিজে প্রতিজ্ঞা করে ফেলেছেন প্রতিজ্ঞা তো ভঙ্গ হন নয় ক্ষত্রিয় প্রতিজ্ঞা এদিকে ভগবান বলছেন মেয়ে ফেলো ভীম বলছে মা মারো এটাকে শেষ করো শিগগিরি এক একজন এক রকম বলে অর্জুন এবার কি করলেন অর্জুন ভগবানের দিকে তাকাচ্ছেন কি ভগবানও কিছু বলছে না ভগবানও চালাক শিরোমণি তখন কি করলেন যে এবার ভগবানের দিকে যখন তাকাচ্ছেন তখন ভগবান একটা বাক্য বলে দিলেন খুব সুন্দর কিরকম কথা দেখো ভগবান বলছেন সে ভগবান বলছো ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বদারহন ময়ৈব নাতম পরিপাহী অনুশাসনম একটা কথা তোমাকে বলছি অর্জুন ব্রহ্মবন্ধু নহন্তব্য আততাই বদারহন ব্রহ্মবন্ধুকে হত্যা করা যায় না আবার আততাইকে মেরে ফেলতেই হবে আর ময়ৈব উভয়াম আমি যা বলেছি সেটাও করো দ্রৌপদী কৃষ্ণা যা বলেছে সেটাও করো ভীম যা বলেছে সেটাও করো বলি বা একসঙ্গে কি করে হবে একসঙ্গে সবার কথা রাখা যাবে বলে হ্যাঁ রাখা যাবে আছে পথ শাস্ত্র যারা জানেন যারা কৃপা পেয়েছেন কৃষ্ণের জানেন তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা কি সুন্দর এটা খোঁচা মেরে দিলেন দেখো হ্যাঁ ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই হন ময়ৈব উভয়াম নাতম পরিপাহী অনুশাসনম এটা শুনে এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কুরু প্রতিশ্রুতম সত্যম যত্ত শান্তয়তা প্রিয়াম প্রিয়াকে যখন সান্ত্বনা দিয়েছিলে প্রতিজ্ঞা করেছিলে সেটা রক্ষা করো প্রিয়ঞ্চ ভীম সেনস্য ভীমসেন যেটা বললে সেটাও তুমি পালন করো আর পাঞ্চাল্যা মধ্যম এ বছর পাঞ্চালির কথাটাও মানো হ্যাঁ আর আমার কথাটাও মানো তো সব একসঙ্গে মানতে হবে কি করে বলে এইটাই হচ্ছে কথা কি করলেন সঙ্গে সঙ্গে সুদেব গোসাই বলছেন যে অর্জুনের মাথায় চলে এলো কি চলে এলো যে বপনম দ্রবিনাথ দ্রবিনাথ দানম স্থানাত নির্যাপনম তথা এসহি ব্রহ্মবন্ধুনাম বধো নান্য অস্থি দৈহিক ব্রহ্মবন্ধু যদি হয় ব্রহ্মণাধম তাকে কি করবে তার সম্পত্তি যা যে কেড়ে নেবে মাথা কামিয়ে দিতে পারো সেই জায়গা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারো হ্যাঁ চুল কেটে নেড়া করে দিতে পারো ঘোলও ঢেলে দিতে পারো সব করতে পারো কিন্তু দেহের মধ্যে ছুরি লাগাতে পারবে না একটা করতে পারবে না ওটা নিষেধ তাহলে কি ওইটা মনে চলে এলো অর্জুনের বপনম দ্রবীণাত দানম স্থানাত নির্যাপনম তথা এসহি ব্রহ্মবন্ধনান বধ এতেই ব্রাহ্মণের বধ হয়ে যায় যারা চেতনার উচ্চ স্তরে পর্যায়ে প্রতিষ্ঠিত আছেন ব্রাহ্মণ তো চেতনায় অনেক ওপরে কোনো কারণবশত এটা করে ফেলেছে সে ব্রাহ্মণ তো বট ব্রাহ্মণাধম সে তাকে যদি এই অপমান করো এই অপমানটাই তার বদে মেরে ফেলার থেকেও অধিক যারা মানিল তাদের মানটাকে হরণ করে নিয়ে তারা জীবন থাকে না যারা মানিল মানকে যদি তুমি কেড়ে নন মান যদি হরণ করো তাকে অপমান সেটি মৃত্যুর থেকেও বেশি আমরা পরবর্তীকালে দেখব এইসব কথা বলছেন সেখানে কি হলো দৈহিক বধ করা নিষেধ তাহলে সেক্ষেত্রে কি করলেন বলছেন ওর মাথায় যে মণি ছিল চুল সমেত অর্জুন কি করলো সেটাকে কেটে বার করে নিল মণি যখন নিয়ে নিল এমনিতেই সে বধ করেছে আততাই সে ভক্ত তো ছিল পঞ্চপাণ্ডবের পাঁচটা ছেলে কি এমনি ছিল নাকি ভক্ত তো তো ভক্ত তার পাপ লাগলো তা তো ভক্ত তার বৈষ্ণব তাই মানলো এবার সেই ক্ষেত্রে তার এই মনি সব কেটে তাকে সেই জায়গা থেকে দূর করে দিল চলে যা এবার এই করে তাকে তারি দিল আর দৈহিক হত্যা তাকে করলো না কিন্তু অশ্বত্থমা মৃত্যুর থেকে অধিক হলো কিন্তু তার মধ্যে প্রতিহিংসা এখনো যায়নি যেহেতু অপমানটা পেয়েছে ওই যে ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে কি হলো বলছেন এই পঞ্চ পাণ্ডবগণ গঙ্গায় গিয়ে সমস্ত যা যে কর্মটা করা উচিত মরে গেলে তাদের সব ক্রিয়াকর্মগুলো করলেন তারপরে এই করে দেওয়ার সময় সমস্ত এইসব ক্রিয়াকর্ম হয়ে গেল যুদ্ধ সব শেষ এইবার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন বলে এবার এবার দ্বারকায় চলে যাবেন অনেকদিন হলো দ্বারকা থেকে এসছেন তো এই যখন যখন গন্তুম কৃতমতির ব্রাহ্মণ দ্বারকাম রথমাস্থিত উপলেভে অভিধাবন ও অভিধাবন্তি মুম ভয়াবিল্লম যখন রথে উঠে পড়েছেন এবার চলে যাবেন দ্বারকায় সত্য মিটিয়ে দিয়েছেন ঠিক সেই সময় রথে উঠে পড়েছেন হঠাৎ থেকে উত্তরা কাঁদতে কাঁদতে ভয়েতে দৌড়ে ছুটে আসছে কৃষ্ণের দিকে পাহি পাহি মহায়োগিন देव देव जगत पते नान्यम তদবহম तदवहम পাশে যত্র মৃত্যু পরস্পরম আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও কি হলো কি হলো বলে ওই দেখো মহাকাল স্বরূপ কি একটা আসছে আবার ব্রহ্মস্ত্র ছেড়েছে আবার ছেড়েছে মহাকাল স্বরূপ যে এই যে আসছে আমি তো মরবার ভয় করি না কিন্তু আমার গর্ভে যে পাণ্ডব বংশের যে শেষ একটা বীজ রয়েছে এটা তো ভগবান মরে যাবে এটাকে বাঁচাও আমি মরলে আমার কোনো ভয় নেই এ অবস্থায় বলছেন কি বলছেন বলছে আমাকে বাঁচাও হ্যাঁ কামম দহতু মাম নাথ মা গর্ভ নিপত্ততাম আমার গর্ভ যেন শেষ না হয় হ্যাঁ আমাকে বাঁচাও আমি মরে যাই কোন এই অবস্থায় কি করলেন সুত দেব গোস্বামী বলছেন ভগবান দেখলেন যে এই দ্রৌণী দ্রোণাচার্যের ছেলে এই যে অস্ত্রের দ্বারা এই যে পাণ্ডব বংশ অপাণ্ডবামিদম কর্তুম দ্রৌণের অস্ত্র অবোধত তিনি বুঝতে পারলেন যে পাণ্ডু বংশকে নির্বংশ করবার জন্য এই চক্রান্ত করেছে এটা কি করা যায় যদ্যপি অষ্টম ব্রহ্ম শিরস্ত অমগম চ প্রতিক্রিয়ম ব্রহ্মস্ত কোনো কিছুর দ্বারা কোনো প্রতিক্রিয়া নাই there is no solution no respite এই অবস্থায় কি হলো ভগবান আ তখন কি করলেন তখন কি করলেন তখন তিনি নিজে সুদর্শন চক্রকে আহ্বান করলেন সুদর্শন চক্রকে আহ্বান করে সুদর্শন চক্র এবার এবার ঘুরছে সুদর্শন চক্র ওই যে ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্রকে এবার চলে এসছে এবার সুদর্শন চক্র এবার তাকে তাকে প্রতিঘাত করে তাকে নির্বাপন করছে করে এবার গর্ভটাকে সংরক্ষণ করছে এবার সুতদেব গোস্বামী বলছেন তোমরা কি এটাকে অবাক ভেবে নিলে নাকি সুতদেব গোসাই প্রথমেই প্রশ্ন করছেন মা মাংস্থা হি এত আশ্চর্যম সর্বাশ্চর্যময় অচ্যুতে সর্বাশ্চর্যময় অচ্যুত ভগবান তার যে এই ক্রিয়াটা তোমরা কি মনে করলে একটা কি বলে এটা গল্প নাকি না না আশ্চর্য মনে করো না সব সম্ভব জয়দম মায়া দেব্যা শ্রীজতি অবতি অন্তি অজহ যে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন পালন করছেন নাশ করছেন তার পক্ষে এই সামান্য কাজটা কি এটা কোনো কথা হলো হয়ে যখন এবার রক্ষা করলেন এবার পরবর্তীকালে আমরা দেখব যে এই গর্ভেতে থেকে পরীক্ষিত মহারাজ দেখছেন চতুর্ভুজ ধারণ করে কে একজন চক্র দিয়ে এরকম ভাবে গদা দিয়ে এরকম রক্ষা করছে বায়ু সুদর্শন দিয়ে করলে আর সন্তানের জন্য কোনো ক্ষতি না হয় তাহলে এখানে বলছেন এবার কুন্তি দেবী যখন সে প্রয়াণাভিমুখম যখন যখন চলে যাচ্ছেন কৃষ্ণ সেই সময় কুন্তি দেবী এবার তার কাছে এতে দুঃখ পোকা দেওয়া লাগলেন ভগবানের চলে যাওয়াটা তাদের অভিপ্রেত নয় তারা ভগবানকে প্রেমের দ্বারা চিরকাল বেঁধে রাখতে চান কিন্তু ভগবান বলছে না আমার তো আমার আরো তো কাজকর্ম আছে সমস্ত যেতে হবে এতদিন এখানে থাকলাম কুন্তি দেবী আবার স্তব করে দিয়ে স্তব আরম্ভ করলেন এই কুন্তি স্তব হচ্ছে আশ্চর্য স্তব যেটার পুরো ব্যাখ্যা শুনলে লোকে অবাক হয়ে যাবে এও কি সম্ভব কুন্তি দেবীর মনের ভাব কি কিরকম তার ভক্তি তার কি সব মানে তার বিবেচনা অবাক কর সেখানে বলছেন কুন্তি দেবী এবার স্তব আরম্ভ করলে আমি দু একটা স্তবের কথা বলে আবার আগে যেতে হবে কুন্তি দেবী বলছেন পুরুষম पुरुषं প্রকৃতি হে পরম अलक्ष्यं सर्वभूतानम् অন্তর্বাহিরবস্থিতম নমস্তে পুরুষম তোয়াদ্যমেশ্বরম প্রকৃতি পরম প্রকৃতির পরে যে পরম পুরুষ তমাদ্যমেশ্বরম তুমি আদি সেই ভগবান হ্যাঁ অলক্ষ কেউ তোমাকে লক্ষ্য করতে পারে না অলক্ষম সর্বভূতানাম অন্তর্বাহির অবস্থিতম যে ভগবান ব্যাপ্তম চ সর্বভূতেশু সর্বভূতের মধ্যে বিরাজমান রয়েছেন যে ভগবান অন্তরে বাহিরে ভগবান বিরাজমান রয়েছেন অথচ তাকে কেউ দেখতে পায় না দেখতে পায় না মায়ার দ্বারা আবৃত রয়েছে এই যে এখানে এবার বলছেন কুন্তে দেবী সুন্দর বলছেন মায়া কাচ্ছন্ন ভজন মায়া জবনিকাচ্ছন্নমজ্ঞামধক্ষজমব্যয়ম নলক্ষসে মৃদৃশা নট নাট্য ধরো যথা যখন নাটক হয় মায়া ছন্ন মায়ার দিয়ে তুমি এরকমভাবে ঢেকে রেখেছো এই সংসারকে হ্যাঁ অধক্ষ যে বস্তু তুমি আর তোমাকে নলক্ষসে নট্য মূঢ় দৃশা যারা মূর্খ দর্শন লাভ করেছে যারা মূঢ় যারা যে দর্শন নিয়ে দেখে জগৎকে তারা তোমাকে দেখতে পারে না নট বলছেন নট নাট্য ধরো যথা নাটকের সময় যেমন ধরা যায় না আসলে কে কোথায় আছে কে কোনটা এরকম ধরনের দেবী বলছেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায়চ নন্দ আয়ো গোবিন্দায় নমো নম নম পঙ্কজনাভায় নম পঙ্কজমালিনে নম নেত্রায় নমস্তে পঙ্কজাগ্রহে বলছেন এইবার এরকম ভাবে বন্দনা করছেন করতে করতে এবার শেষে মোক্ষম কথা বলছেন আমাকে তুমি মনে করছো আমাদেরকে বিপদ কেটে গেছে এখন তুমি চলে যাবে আমাদেরকে সম্পদ দিয়ে বিপদের বিপরীত কি সম্পদ এই কুন্তিদেবী বলছো তুমি ভেবেছো আমাদের এখন তুমি সম্পদ দিয়েছ এবার বিপদ কেটে গেছে তুমি চলে যাচ্ছ কিন্তু জেনে রেখো এখনই আসল বিপদ আরম্ভ হলো তুমি যে চলে যাচ্ছ এখন আমাদের এই সম্পদেতে যদি তোমাকে ভুলে যায় এখন বিপদ ছিল কোন জগতের এমন কেউ নেই যে বিপদকে চায় বিপদহ সন্তু তা শস্য তত্ত্ব তত্ত্ব জগৎ গুরুহ গুরু ভবত দর্শনম ইয়াদ অপনর্ভব দর্শনম বিপদহ সন্তু তা আমাদের বিপদ হোক বেশি করে সে আবার কি কথা কুন্তি দেব আমাদের বেশি করে বিপদ দাও বিপদ কেউ চায় নাকি তো কুন্তিদেবী বলছেন বিপদ সন্তু জগৎগুরু ভবত দর্শন সৎ যত সাদ অপুনর্ভব দর্শন অপুনর্ভব দর্শনম বিপদ হলেই তো তোমাকে স্মরণ করব আর সঙ্গে সঙ্গে তুমি এসে দর্শন দাও এটি তো আমাদের লাভ এটা আমাদের সবচেয়ে লাভ ওই জন্য বিপদ দাও বিপদ দিলে ভালো হবে কেন মৃধে মৃধে মৃধে মৃধে অনেক মহারথাস্তত দ্রৌণাস্ত দৌণাস্ততশ্চ আস্ম হরের রক্ষিতা তার আগে বলছেন বিষাদ মহাগ্নে পুরুষাদ পুরুষাদ দর্শনাদ অসৎসবায়াম বনবাস কৃচ্ছা বনবাসের যে কষ্ট তা থেকে বাঁচিয়েছ যখন বিষদান দান করেছে পুত্রদের তাকে বাঁচিয়েছ যখন আগুন দিয়েছ হ্যাঁ আগুন দিয়েছিল না যদুগ্রে এখন বাঁচিয়েছে সব ক্ষেত্রে বিপদে হয়েছে আর মৃধে মৃধে যুদ্ধের সময় অনেক বড় বড় রথী মহারথি যারা ছিল যারা অনায়াসে জগৎকে সাফ করে দিতে পারবে সেই মধ্যে থেকেও তুমি তাদেরকে কিছু ক্ষতি করতে দাওনি আমার এই পুত্রগণকে কাউকে আশ্চর্য ব্যাপার সবার লেগেছে ওদের কিছু হয়নি কিচ্ছু হয়নি এত যুদ্ধ চলছে অবিশ্রান্ত ভাবে বান চলছে বিভিন্ন রকম কিন্তু ওদের একটাও একটাও কিছু হয়নি ভগবান শ্রীকৃষ্ণের কবর ছিঁড়ে গেছে এখানে এই বক্ষে খোঁচা লেগে রক্ত বেরিয়ে গেছে আঙুলে আঙুলে ছোট ছোট তিরফিল লেগে রথের যে রশ্মি ধরতে কষ্ট হচ্ছে ভগবানের লীলা এসব কে মেরেছিল বলছে গঙ্গাপুত্র বিশ্ব ওইটাই তার ছিল ওটা ভজন এবার এসেটা ব্যাখ্যা শুনলে অবাক হয়ে যাবে নাহলে অবাক এই জন্য এবার এনি প্রার্থনা করছেন কুন্তি দেবী আমাদের বিপদ দাও প্রভু বিপদ দিলেই ভালো জন্মই সর্যসুত শ্রীভি রেদ মান মদমান নৈবর হাতি অবুধা কুম্বই তমকিঞ্চন গোচরম জন্মৈশ্বর্যসুত শ্রীভি রেদমান মদহপমান নৈবার হতি অভিধাতম বৈ তমকিঞ্চর গোচরম কুন্তিদেবী বলছেন তমকিঞ্চন গোচরম যারা অকিঞ্চন নিষ্কিঞ্চন অকিঞ্চন তারাই তোমাকে পায় যারা জন্ম ঐশ্বর্য সুত শ্রী এর দ্বারা রেধমান মদ হপমান মদ ভেতরে যে অহংকার বেড়ে যায় জন্ম ভালো করে হয়েছে ঐশ্বর্য আছে সৌন্দর্য আছে জন্ম ঐশ্বর্য শ্রুত আছে বিদ্যা অনেক কিছু আমি জানি এগুলোর দ্বারা কি হয় শাস্ত্র বিচার করে বোঝাম আমরা দশম স্কন্ধে আলোচনা করব শীঘ্রই যেহেতু প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধের একটু আলোচনা করি সঙ্গে সঙ্গে দশম স্কন্ধে দশম স্কন্ধেই আলোচনা আলোচনা শুরু করব সেখানে আমরা দেখব সেখানে বলছেন যে এই যে জন্মৈশ্বর্য সুত স্ত্রী এটা হচ্ছে চারটে খাম্বা অহংকারের যে ঘরটা অহংকারের যে ঘরটা সেটা চারটে খাম্বার উপর দাঁড়িয়ে থাকে এখানে যেমন এই ছাদটা কতগুলো খাম্বার উপর দাঁড়িয়ে রয়েছে এরকম অহংকার তোমার ভেতরে যে আছে অহংকারের যে ঘরটা আছে এটা হচ্ছে চারটে খাম্বার উপর দাঁড়িয়ে চারটে পিলার খাম্বা সেটা কি না জন্ম ঐশ্বর্য সুতো শ্রী এইগুলোর যে আভিজাতের অহংকার সৌন্দর্যের অহংকার জন্মের ভালো কুলে জন্ম বিদ্যার এগুলো সব এগুলো তোমার এটা পিলা এগুলো অহংকারের ঘরটাকে এরাম দাঁড় করিয়ে রেখেছে কিন্তু গুরু বৈষ্ণব কি করেন গুরু বৈষ্ণবের কাছে আসার সঙ্গে সঙ্গে সেই অহংকারের যে ঘরটা ওটাকে আগে ভেঙে ফেলেন তোমার অহংকার বজায় রেখে গুরু বৈষ্ণব কৃপা করেন তা হতে পারেন বোঝা গেল কি বল ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে যখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গেছিলেন লীলা করেছিলেন নিত্য বাসত্তা প্রভুপাদের ভাষাটা দেখো কিরম দৈন্য তিনি বলছেন যে যখন প্রথম গুরুপাদ পদ্মের চরণে গেলাম গুরুচরণকে দর্শন করতে তখন তার চরণের নখরাবিন্দের সৌন্দর্য দেখে উপলব্ধি করলাম যে এতদিন আমি যে ভেবেছি আমার এত বিদ্যা আছে সৎকুলের সব কিছু সব কিছু আমি দেখলাম এগুলো সব অর্থহীন কিছু নেই প্রপাত বলছেন প্রথমেই আমার গুরুপাদ পদ্ম এক পদাঘাতে আমার ভেতরের অহংকারের যে অহংকারের যে গৃহ এটাকে ভেঙে চুরমার করে দিলেন যখনই অহংকার চূর্ণ হয়ে গেল আমি তখন ফিরে দেখলাম যে সত্যি তো তাই কি দেখছি অহংকার বিগত না হলে কখনো লাভ হয় না গৌরলীলা থেকে আমরা দেখব ছিল বল্লভাচার্য যখন প্রথম কৃপা পেলেন এলাহাবাদে তখনও মহাপ্রভু জানতেন এর মধ্যে এখনো অভিমান আছে আবি ভেতরের সকুলে জন্মেছেন বিদ্যান জন্মে সহ্য সুতশ্রী মহাপ্রভু ওই জন্য যখন ধরতে যাচ্ছেন একে রূপকে রূপ এবং এ সবাই রয়েছেন তাদের দণ্ডবতের ক্রিয়া তখন রূপ দৌড়াচ্ছেন হ্যাঁ আমরা নিচু জাতি আমাদেরকে করো না কই বলছেন এরা নিচু জাতি জানো তো খুব নিচু তুমি ধন্যবাদ করো না তো বল্লভাচার্য বলছি যে এরম বলছি কেন এদের মুখে কৃষ্ণ নাম সবসময় দেখছি অথচ মহাপ্রভু ভঙ্গি করে বলছে এদের তো অহংকার হচ্ছে জানে সেখানে বলছে এরা নিচু যা এই তো ধন্যবাদ করছে দরকার ছাড়ো ধরো ধন্যবাদ করতে যাচ্ছে তখন শোনা এই যখন রূপ আর অনুপম দৌড়ে চলে যাচ্ছে আমাদের দণ্ডবোধ করো আমরা নিচু যাচ্ছি তখন মা বাবা নিচু জাতি এরা ও বলছে এরম কথা বলছে কেন এর মধ্যে নিশ্চয় চালাকি আছে কিছু এর মুখে সবসময় কৃষ্ণ নাম যার মুখে সর্বদা কৃষ্ণ নাম সে কোন কি করে নিচু হবে সবনা তবি হ্যাঁ সবনায় কালপথে বলছি যদি নিচু জাত হয় সেও যজ্ঞের উপযুক্ত হয়ে যাবে সে এরকম পবিত্র সাদ ওপি সবনায় কালপথে নিচু জাতি যদি হয় অত্যন্ত নিচু কি সুনাম যদি যুবায় উদিত হয় কোথায় তোমার ব্রাহ্মণ বাইরে বারো মন অহংকারটা কি বলছে বারো মন পৈতেটাকে ছিল আমিও তো ব্রাহ্মণ কিন্তু শাস্ত্র বলছেন বিপ্রাত দিশরগুণ জুতাদ অরবিন্দ না হ্যাঁ পদা বিমুখাত সপচম বরিষ্ঠম বলছে ব্রাহ্মণ যদি বারোটা গুণ তার থাকে সম দম শৌচ শরদা আজ ও সাদা আদ বারো গুণ যদি থাকে স্টিল যদি তার কৃষ্ণ ভক্তি না থাকে তাহলে সপোজ যদি তার হরি ভক্তি থাকে সে অনেক ওপরে অনেক ওপরে গুহক চন্ডালকে কিরম কৃপা করলেন রামচন্দ্র সবরীকে কিরম ভাই কৃপা করলেন সবরীকে রামচন্দ্র করেছেন না সেই জন্য বলছেন বিপ্রাব্দি সরগুণ জুতাত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচম্বরিষ্ঠম সপজ ব্যক্তি সে শ্রেষ্ঠ হয়ে যাবে যার ভেতরে কৃষ্ণ ভক্তি আছে হরিদাস ঠাকুরকে সাধ্যবাত্য খাইয়েছিলেন ভোজন করো হরিদাস বলছে একই করছেন একই করছো আমাকে সাধ্যবাত্য খাইয়েছ তখন অদ্বৈত গোসাই বলেছিলেন সেই আচরিব যেই স্বাস্থ্য মতে কয় আমি সেই আচরণ করব তোমার চিন্তা কিছু নাই সেই আচরিব যে স্বাস্থ্য মতে কয় তুমি ভোজন কইলে কোটি ব্রাহ্মণ ভোজন হয় নাও থিঙ্ক অফ ইট এবার চিন্তা করো বিচারগুলো তুমি ভোজন করলে কোটি ব্রাহ্মণ ভোজন হয় আমি স্বাস্থ্যের বিচারই করছি আমি স্বাস্থ্য ভঙ্গ করিনি লোকে কি বলবে লোকে তো সমালোচনা করার জন্য দাঁড়িয়ে রয়েছে তারা কি করবে তারা কিছু জানে সেই জন্য এখানে বলছেন অহংকারের বহুপাত দৈন্য করে বলছেন প্রথমেই এক পদাঘাতে আমার অহংকারের ঘরটাকে ভেঙে দিলেন যখন এই অহংকারের ঘরটা ভেঙে গেল বল্লভাচার্যের অহংকারের ঘর কখন ভাঙলো তখনও তো কৃপা করে গেলেন তারপর যখন তারপর যখন পুরুষোত্তম ধামেতে তখন বলছেন শিরস্বামীর টিকা আমি নিতে পারছি না এইসব উল্টোপাল্টা ব্যাখ্যা হ্যাঁ শিরস্বামী আমি নতুন করে সুন্দর ব্যাখ্যা করেছি শোনো মহাপ্রভু রেগে আগুনে শিরস্বামী জগৎগুরু শিব শিবস্বামী হচ্ছে জগৎগুরু গুরু করি মানি তাকে মানে না নিসিং শ্রীধরম লেখা আছে শাস্তে শ্রীধরম ব্যক্তি নিসিংহ প্রসাদা নিসিংহদেব আবির্ভাব হয়ে বলেছিলেন শ্রীধর তোমার কাছে স্বস্ফূর্তিপ্রাপ্ত হবে ভাগবতের এক এক অক্ষরের অর্থ তুমি জানতে পারবে শ্রীধর গোস্বাইকে বলেছিলেন আর তুমি কি করবে শ্রীধরম ব্যক্তি নিসিংহ প্রসাদা নিসিংহ আবির্ভাব হয়েছিলেন হয়ে বলেছিলেন শ্রীধর তোমাকে সব তুমি জানতে পারবে এর উপরে আর কি তর্ক আছে আর ও উনি বলছেন যে শ্রীধর স্বামী ভুল পেলেছে ভুল লিখেছে শ্রীধরে শ্রীধর ব্যাখ্যা লইতে না পারি বলে অহংকার প্রকাশ করছেন মহাপ্রভু তখন কি বলেছিলেন অহংকার ভাঙার জন্য বলছেন স্বামী নাহি মানে তারে বেশা মধ্যে গণি এবার কোথায় যাবে মাথা নিচু হয়ে গেল পরে যখন বারবার সবার থেকে অপমানিত হচ্ছেন উল্টো পাল্টা ব্যাখ্যা করছেন তারপরে একদিন তিনি স্মরণ নিলেন কেঁদে আমি বুঝতে পারছি তুমি আমার ভেতরে অহংকার থেকে ভাঙবার জন্যই বোধ এরম করছো আমায় দয়া করো আমি ভুল করেছি তখন মহাপ্রভু বললেন যেখানে মহাভাগবত তোমার যেখানে এত বড় গুণাবলী তোমার আছে সেখানে অহংকার কি করে থাকে সিদ্ধাস্বামীকে মানো না অনুগত ব্যাখ্যা করো তাহলে জগৎ তোমাকে গ্রহণ করবে এইভাবে তাকে কৃপা করলেন তাহলে যতক্ষণ পর্যন্ত স্বামী পদের অহংকার ছিল ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু কৃপা করেননি যখন মহাপ্রভু প্রতি ব্যক্তি প্রতি ভক্ত সবাই সবাই বল্লভাচার্যকে উপেক্ষা করছে যেহেতু মহাপ্রভু উপেক্ষা করেছে শ্রেষ্ঠী যখন অপমানিত হয়ে গেল অহংকারের উপর ভেঙে গেল তখন পেছন ফিরে তাকাচ্ছেন আমরা কি অন্যায় করলাম দেখি তো তখন দেখলো ভুল করেছি তাহলে জন্মই সহ্য সুত হক মানব নৈব অর্হতি বিদাতম্বই তম কিঞ্চন গোচর তুমি অকিঞ্চন ব্যক্তিদেরই দৃষ্টিগোচর হও অন্য কেউ তোমাকে পায় না অহংকারের ঘরটা ভেঙে ফেলতে হবে অহংকারের ঘর রেখে আমি ভজন করব এটা হতে পারে না এবার এবার বলছেন এবার এই কুন্তি দেবী সুন্দর বলছেন ছোটবেলাকার সেই যে গোকুলের যে লীলা তিনি কাউর মুখে শুনেছিলেন কুন্তি দেবী তো গোকুলে যখন ভগবানের লীলা হচ্ছে ওখানে ছিলেন না কিন্তু শুনেছেন ভক্তদের মুখে কাউর মুখে সেই জন্য বলছেন আমার সেই সব লীলা স্মরণ করে আমি পাগল হয়ে যাচ্ছি যে এই তুমি নাকি তুমি ভগবান এতদিন বন্ধু কোনোদিন ভগবান বলেননি আজকে ঈশ্বর ঈশ্বর এসব বলছেন এতদিন তো কৃষ্ণ যখন দ্বারকা থেকে আসতেন তখন বুয়া মানে পিসির মাথা চরণেতে মাথা রেখে দণ্ডবোধ করতেন নিজের মাথাটাকে পিসির চরণে রাখতেন তারপর ধৃতরাষ্ট্রের চরণ এই ধৃতরাষ্ট্র বলছি এই তোমার কি হ্যাঁ, বড় ভাই যে আমাদের আছে হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ তার চরণে দণ্ডবোধ করতেন এগুলো সব করতেন লোক ব্যবহার সব কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন এই জন্য এই বলছেন তিনি জানতেন ভগবান কিন্তু তথাপি একটা আপন বোধ আছে তো নিজের আত্মীয়তা বোধ আছে এই জন্য প্রকাশ করেন এই জন্য বলছেন গোপ্য আদদে তৈকতাগসিদামতাবদ যাতে দশাশু কলিলাঞ্জন সম্ভ্রমাক্ষম ভব বিভেতি গোপ্য আদদে যাতে দশাস্তু কলিলাঞ্জন সম্যমাক্ষম বক্তম নিরীয় ভবভাবনা স্থিত সামে বিমোহয়তি ভীরপি যদ্বিভেতি বলছেন সেই গোপী গোপী কার কথা বলছেন যশোদা গোপী যখন হাতেতে দড়ি নিয়েছিল আর লাঠি নিয়ে তোমাকে তাড়া করেছিল তোমাকে ধরে বেঁধে ফেলেছিল বেঁধে নিয়ে যখন লাঠি এরকম ধরে রয়েছে তোমাকে বেঁধেছে তুমি তখন ওখানে এরকম এরকম যে কাজ ছিলে এরকম করে সেই সব কথা বক্তম মাথা নিচু করে ভয়েতে মা মাহবে বক্তম নিরীয় ভবভা ভয় ভয় ভাবনা ভয় ভাবনায় স্থিত সা মাং বিমহতি ভীরপি যদ বিভেতি মহাভয় তোমাকে ভয় পায় মহাকাল আর সেই নাকি তুমি গোপীর আগে যশোদা মায়ের আগে এখানে বসে বসে মাথা নিচু করে আমরা কাঁদছিলে তুমি মা মারবে হ্যাঁ কি কাণ্ড এইটা চিন্তা করে আমি মোহ প্রাপ্ত হচ্ছি আহা কি আশ্চর্য ভগবানের এই লীলা স্মরণ করছেন দ্রৌপদী দেবী এই করতে করতে ভগবান পৃথা পৃথা তিনি অনেক স্তব করলেন করে ভগবানকে স্তব করলেন ভগবান চলে যান এটা চাইছে না কিছুতেই চাইছে না যে ভগবান চলে যান কান্নাকাটি আরম্ভ করে দিয়ে সব হুলুস তুলুস পড়ে গেছে এত কান্না এখন কাঁদলে পরে দূর দেশে যাওয়া যায় না যখন দেবে কেউ কাঁদবে কাঁদলে পরে দূরে কাঁদিস না অমঙ্গল হবে কান্নাকাটি আরম্ভ করেছে পিসিমা কুন্তি দেবী এত কাতরভাবে হয়ে পড়ছে মানে প্রায় শেষ হয়ে যায় প্রাণ যেন বাঁচছে না তখন কি করবে যুধিষ্ঠির মহারাজ ইশারা করলেন থাকো না আর কদিন থাকো না এত শোকটা গেল এত দুঃখ এত তারা কি আরে তারা আর ভগবানের আর কি ভগবানের তার সঙ্গে সঙ্গে কি বলেন ঠিক আছে ইশারা যখন করলেন রথ থেকে নেমে বললেন সবাই মিলে কান্নাকাটি কিছু আর কিছুদিন থাকি বলে ঘরে চলে গেলেন রথ পথ ছেড়ে দিলেন দিয়ে যখন গেলেন কেন মানে এখনো অনেক ক্রিয়াকর্ম বাকি আছে অর্ধ কাজ করে যাচ্ছেন এখানে ভগবান বলছে এখানে কি কাজ বাকি ওই যে আরেকটা কাজ বাকি পিতামা ভীষ্ম যে পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে সেইখানে যেতে হবে তো তাকে কি বা করতে হবে আর অনেক কাজ বাকি আছে সেই জন্য সেখানে কি করলেন সেখানে এবার সবাইকে এবার যুধিষ্ঠির মহারাজের ভেতরে যে একটা দুঃখ দেখা দিয়েছে যে এত হাজার হাজার আত্মীয় পরিজন সব মারা গেল সব তো জ্ঞাতি গোষ্ঠী ছিল আবার সৈন্য সামন্ত ছিল আর কত লোক কত নারী বিধবা হয়ে গেল হাহাকার করছে শাখা সিঁদুর ভেঙে এরম কাঁদছে হাকার যুধিষ্ঠির মহারাজের ভেতর যন্ত্র একে তো বৈষ্ণব এটা তো ধর্মযুদ্ধ ছিল ভগবানের ইচ্ছা হয়েছে তথাপি যুধিষ্ঠির মহারাজ শান্তি পাচ্ছেন না খাওয়া দাওয়া বন্ধ স্নান বন্ধ খালি বিলাপ করছেন হায় এ করলাম সারা রাজ্য জুড়ে এই সমস্ত বিধবা হয়ে গেছে কত বাচ্চা অনাথ হয়ে গেছে পিতা সব বন্ধু পিতা মাতা বন্ধু সবকে সব হারিয়ে গেছে এখন আমার যে অপরাধ আমি কি করব। কিছুতেই যত কৃষ্ণ বোঝায় এ বোঝায় ও বোঝায় বলছে তুমি যা বলছো এই শাস্ত্রের কথাগুলো আমার জন্য না আমার মহা অপরাধ লাগবেই লাগবে কেন কৃষ্ণ তো ভাই কৃষ্ণ ভগবানের বুদ্ধি তো নাই ভাই ছোট ভাই বোঝাচ্ছে অনেক সময় দেখবে বাড়িতে যেমন বিরাট শিক্ষিত প্রফেসর বাবা থাকে ছেলে তার কাছে পড়ে না ওর জন্য আবার আলাদা মাস্টার রাখতে হয় বাবার কাছে পড়বে না কেন বাবাকে ইংরেজি জানে না সব জানে না সব জানে কিন্তু পড়বে না <laughs> ওই জন্য কাছে থাকলে পরে যে একটা সম্বন্ধ হয়ে নিগুড় সম্বন্ধ হয়ে যায় তাতে সম্ভ্রম যে ভয়টা ওটা থাকে না একটা সমীহ যেটাকে সেই সমীহ না করলে হয় সেই জন্য গুরু রূপে আরেকজনকে দরকার কৃষ্ণ কিন্তু কৃষ্ণম বন্দে জগৎ গুরুম কৃষ্ণ কিন্তু জগৎ গুরু তথাপি কৃষ্ণ যখন বোঝাচ্ছে তখন তুমি যা বলছো এগুলো আমার জন্য না আমার অপরাধ হবেই হবে কৃষ্ণ এখন কি করেন কৃষ্ণ যদি এক কাজ করি এই সব এই পুরো ব্যাটালিয়ানকে নিয়ে এদেরকে নিয়ে পুরো যুদ্ধক্ষেত্রে যেখানে আছে যুদ্ধক্ষেত্রে যেখানে পিতামা বিশ্ব পরে রয়েছে সেখানে নিয়ে যায় ইনি তো পাকা পাকা দাড়ি বিশাল কুরুবংশের একদম প্রাচীন তার কাছে নিয়ে যেই থাকে ভালো হবে একে তো তার উপর তাকে কৃপা করা হবে আবার তার শ্রীমুখ থেকে তার যে উপদেশগুলো এর কাজে লাগবে পিতামহ ভীষ্য সবার মান্য চলো আমি না ছোট এই করে কি করলো এবার কৃষ্ণ সবাইকে নিয়ে বললো চলো আমরা পিতামহা বিশ্বের কাছে আর পিতামহা বিশ্বের কাছে গেলে কি হবে পিতামহ বিশ্বের কাছে একা যাবেন সব ঋষিমুনি পেছনে পেছনে দৌড়াচ্ছে সব কেউ বাদ নেই বলছেন বলছেন সব ঋষি মুনি সব দৌড়াচ্ছেন ব্রহ্মর সয় সর্বে দেবর সয়শ্চ সত্তম রাজর সয়শ্চ তত্রাসন দ্রষ্টুম ভারত পুঙ্গবম ভারত বংশের যে যে শ্রেষ্ঠ একটা নরপুঙ্গ তাকে দর্শন সব বশিষ্ঠ ইন্দ্র প্রমদস্থিত গ্রীদ গ্রীদ ভজেন সম ভজে গৃদ সমোদ অসীত কক্ষিবান গৌতম অতৃষ্ট কৌশ কৌশিক অথ সুদর্শন সব ঋষি মুনি পেছনে পেছনে যাচ্ছে ভগবান যাচ্ছে ভগবান পেছনে পেছনে ওরাও চললেন ওরা সব পেছনে গিয়ে এবার কি করলেন তার কাছে যখন এলেন তার কাছে এসে দেখছেন এখানে সেই পিতামহ বিশ্ব সরসজ্জায় পড়ে রয়েছেন সেখানে কি করলেন বই তাদেরকে আসতে দেখে কি হলো বলছে তানো সমেতান মহাভাগান উপলব্ধ বসুত্তম বসুত্তম অষ্ট বসুর একজন তিনি সে বসুত্তম যখন দেখলেন তান সমেতান তারা সব এসে গেছে আমার পূজ্য তার মাস ধর্ম মাস ধর্মজ্ঞ দেশ কাল বিভাগবিদ দেশ কাল কার্যকারণ সব বিচার যার কণ্ঠস্থ যিনি সব জানেন তিনি এবার কি করলেন তিনি সময়কাল পাত্র বিবেচনা করে তাদেরকে পুজো করলেন মানুষে কি করবেন উঠতে পারছেন না মানুষে পুজো করলেন আর বেজে মাস ও মায়াও মায়াও পাত্র বিগ্রহম মায়াকে নিরস্তকারী যে ভগবত বিগ্রহ কৃষ্ণ তাকে এবার হৃদয়স্তম হৃদয়তে বসিয়ে নিলেন চোখটা বুঝে হৃদয় বসিনি হৃদয় পূজা করলেন ভগবানের পূজা অনেক রকম হয় আমরা দশম স্কন্ধ আলোচনায় ওইসব গভীর অধ্যায়গুলো আলোচনা করার পর টাচ দিয়ে যাব খালি কেন নিষেধ আছে গুরুবর্গে সব প্রাকৃত বুদ্ধি সম্পন্ন সেখানে দেখব যখন ভগবান যখন গোপিকাগণ জঙ্গলে জঙ্গলে ঘুরছেন কৃষ্ণকে অন্বেষণ করে কৃষ্ণকে অন্বেষণ করছেন বিচুকিউর উন্মত্ত কবৎ বনাত বনম এক বন থেকে এক বনে তখন হরিণকে জিজ্ঞাসা করছেন হরিণের হরিণের যে স্ত্রী হরিণ হরিণী তাকে জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা করছেন এ তুমি কি কৃষ্ণকে দেখেছো আমার মনে হচ্ছে তোমার চোখ দেখে তোমারই তুমি আরতি করেছ তুমি কৃষ্ণকে কৃষ্ণকে দেখেছো প্রণয়াবলোকই আমরা বেনুগীতাতেও দেখব যে ভগবানকে প্রণয়াবলোকেই সে বাচ্চা বাচ্চা বাছুরগুলো তারা কৃষ্ণের দিকে আমরা তাকাচ্ছেন প্রণয়াব প্রণয়ের দ্বারা এই যে তাকাচ্ছেন এই দৃষ্টির দ্বারা আরতি করছে ভগবানকে ভগবানের আরতি অন্যরকম হয় যদি এইরকম ভাবে যখন হলো এবার গঙ্গাপুত্র ভীষ্ম বুঝতে পারছেন যে ভগবান আমাকে করুণা করবার জন্য এসছেন আমার কাছে আর কিছু না এ তার অশেষ করুণা যে আমাকে এই আমার চলে যাওয়ার সময়তে তিনি আমাকে করুণা করবার জন্য এসছেন আর প্রথমে যখন প্রথমেই এই পাণ্ডুপুত্র পাণ্ডুপুত্র পাণ্ডুপুত্র পাণ্ডবগণ পাণ্ডুর যে পুত্রগণ সব যখন কাছে এলো তখনই বিলাপ করে বলছেন অহো কষ্ট মহ অনার্যম যুয়ম ধর্ম নান্দানাহা তোমরা তো ধর্মের পালন করেছো ধর্মের পথে রয়েছ তথাপি দেখো তোমাদের কিরকম কষ্ট হ্যাঁ কৃষ্ণ তোমাদের সহায় রয়েছে যে অর্জুন রয়েছে তোমাদের পক্ষে ভীম রয়েছে অত তোমাদের কত কত কষ্ট এই সমস্ত এগুলো সমস্ত দেখো কি অবস্থা আর তোমার যে মা কুন্তি দেবী যখন পাণ্ডু চলে গেল মাদ্রি একই সঙ্গে সেই আগুনে নিজের দেহ রাখলেন সহমরণে গেলেন এবার বাচ্চা বাচ্চাগুলো এই টুকুটুকু সবগুলোকে দিয়ে গেলেন দিদি তুমি এগুলোকে দেখো আমি স্বামীর সঙ্গে চললাম এই বাচ্চাগুলোকে নিয়ে কুন্তি দেবীর যে কি কষ্ট সেইটা প্রকাশ করছেন এই ছোট ছোট বাচ্চার মা কিছু সহায় নেই একে বেইমানি করছে এরা বেইমানি করছে যুধিষ্ঠি ধৃতরাষ্ট্র আর তারপরে এইরকম অবস্থা এইগুলোকে স্মরণ করছেন তার প্রতি করুণার প্রকাশ পাচ্ছে এটা তার যে করুণা তার যে ওদের প্রতি ভালোবাসা সেটা প্রমাণ পাচ্ছে এবার তারপরে বলছেন যে সর্বম কালকৃতম মান্যে ভবতাঞ্চ যত প্রিয়ম সবই কালের দ্বারা হয়ে থাকে সব কাল কালকৃতম সব কাল করে থাকে মহাকালের বসে সবাই চলছে আজ তোমার যা আছে কালকে তা নেই ভক্তিমে ঠাকুর কীর্তনে বলছেন যাহা আছে ভাই তাহা রাখিবারে চাই হ্যাঁ যাহা আছে সে তা রাখিবারে চাই তাহা নাই থাকে ভাই আছে না কীর্তন সুন্দর তাই এখানে বলছেন সবাইকে এবার বলছেন দেখো এসো বই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ হান মোহয়ন মায়া লোকম গুরম চরসি বিশিষু এই বৃষি বংশেতে এই যে বিচরণ করছেন এই যে দেখছো এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এসো বই ভগবান নিশ্চিত মেব এই সেই পরাৎপর অখিলেশ্বর জেনে রাখো সবাইকে বলছেন এসো বই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমানো মহয়ন মায়া মায়ার দ্বারা মোহ সৃষ্টি করে হ্যাঁ লোক লোকে এই লোকের মধ্যে বিচরণ করে বেড়াচ্ছেন মানুষের মতো মানুষের মধ্যে ঘোরাফেরা করছেন দেখো দেখি কি অবস্থা কেউকে ধরতে দিচ্ছেন না এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করলেন পিতামহকে নিজের অমৃত দৃষ্টির দ্বারা তার যে সরসজ্জায় পড়ে রয়েছেন সরসজ্জায় যে খোঁচা খোঁচা রক্ত হচ্ছে তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অমৃতময় দৃষ্টি তার দিকে তাকালেন দৃষ্টি দিলেন বাইরে তো আশীর্বাদ করছেন জ্যেষ্ঠ তো ভগবান শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করছেন না কে আশীর্বাদ করবেন কেন করবেন না ভগবান হলেও তো নিয়ম আছে তিনি তখন যখন এরম তাকালেন পিতামা বিশ্বের দিকে তার যত কষ্ট আছে না সব এখানে হরণ করেন দৃষ্টির দ্বারা তারপর এবার জিজ্ঞেস হেসে হেসে জিজ্ঞেস পিতামহ এখন কেমন বোধ করছেন ঠিক আছেন তো এখন আপনার সব স্থির আছে তো বুদ্ধি কিছু এদেরকে উপদেশ দিতে হবে দেখো নিজেই কষ্টটাকে হরণ করে নিল পিতামহ বৈষ্ণবের কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে আরামকে দ্বারাই শুয়ে রয়েছে অথচ কিন্তু বানের ওপর কিন্তু কোনো এখন আর উপলব্ধি যেহেতু কষ্টটা সব হরণ করে নিয়েছে নিয়ে এবার বলছেন আপনি এখন সুস্থ বোধ করছেন কি তাহলে এদেরকে কিছু উপদেশ দিতে হবে এবার উপদেশ দিতে আরম্ভ করলেন মানে উপদেশ দিতে হবে মানে কি উপদেশ তো দেবেই ভগবানের অন্তরে প্রকাশ করলেন আর কি বাইরে বলছেন না উপদেশ দিন উপদেশ দেবেন ভেতরে প্রেরণা দিচ্ছেন দিয়ে উপদেশ দিতে আরম্ভ করলো উপদেশ দিতে আরম্ভ করার পর সমস্ত দান ধর্ম লোক ধর্ম সমাজ ধর্ম রাজনীতি সমস্ত স্ত্রী ধর্ম সব উপদেশ করলেন এই এই অবস্থায় সরসজ্জায় শুয়ে শুয়ে সমস্ত অনর্গল উপদেশ করলেন উপদেশ এমন সব করলেন যেগুলো এক একটা বাক্য যদি এই আমাদের এই তথাকথিত যারা ইন্টেলিজেন্ট মনে করে সেই বুদ্ধিমান ব্যক্তিগুলো যে এক একটা শব্দ শুনে পাগল হয়ে যাবে আচ্ছা এরম কথা বলেছেন আমাদের এখনো যারা ইকোনমিক্স পড়েন যারা আছেন তারা অবাক হয়ে যান কি করে কৌটিল্য অর্থশাস্ত্র চাণক্য তখনকার দিনে ইকোনমিক্স রচনা এখন অবাক হয়ে যায় কি করে তখনকার দিনে করেছেন সমস্ত ফর্মুলা বলে দিয়ে গেছে এরা মনে করে নিজেকে খুব বুদ্ধিমান সেই জন্য বলছেন যখন এভাবে হলো এইভাবে হলো তখন এবার দান ধর্ম রাজ ধর্ম মোক্ষ ধর্ম বিভাগ শাস্তি ধর্ম ভাগবত ধর্মান সমাস ব্যাস যোগত কখনো কখনো বিস্তৃতভাবে কখনো সংক্ষেপে যেটা যেরকম ভাবে পালন সমস্ত ধর্মার্থ কাম মুখ্যাংশ সহ উপায়ন সহ উপায়ন ধর্ম অর্থ কাম মুখ্য এগুলো বললেন তার আবার উপায়গুলো ওয়ে আউট এগুলো কি করে করব প্রসিডিও সেই জন্য ধর্মার্থ কাম সহ সহোপায়ন যথা মনে নানা খ্যানেতি হাসেসু নানা প্রমাণ দিয়ে দিয়ে বলছেন এক একটা আখ্যান আখ্যা উপাখ্যান উপাখ্যান বলছেন ইতিহাসের প্রমাণ দিচ্ছেন বর্ণায়া মাস ও তত্ত্ববিদ তত্ত্ববিদ এবার সব বর্ণনা করলেন এবার হয়ে গেল এইবার সমস্ত করার পর পিতামহ বিশ্ব এবার এবার চলে যেতে হবে সময় চলে এসছে এবার কৃষ্ণের সেই যে রূপ তার মধ্যে মনকে নিবিষ্ট করলেন সে নিবিষ্ট করলেন কিরকম সমস্ত মনটাকে গুটিয়ে কৃষ্ণে লসৎপিত পটে চতুর্ভুজে পুরস্থিত অমিলিত দিক ব্যাধারয়ত কৃষ্ণের প্রতি সমস্ত দৃষ্টি নিক্ষেপ করলেন করে সমস্ত মনকে গুটিয়ে নিয়ে কৃষ্ণের সেই রূপ দেখছেন কৃষ্ণে লসৎ লসৎপিত পটে পিতাম্বর ধারী চতুর্ভুজ পুরস্থিত অমিলিত একবারে যেন চোখের পলক পড়ছে না এবার তা কি রয়েছেন কেন চলে যেতে হবে আমাদের যদি চলে যাওয়ার সময় যদি ভগবানেতে যদি মতি স্থির নাখে তাহলে লাভ হলো না অন্তিমে নারায়ণ শ্রুতি ভগবৎ স্মৃতি যদি অন্তিমে তোমার না থাকে তাহলে নিশ্চয়ই তোমার ভজনে কিছু ভুল হয়েছে তাহলে বুঝতে পারছো কিভাবে সাবধানে ভজন করতে হবে যদি সব বাহাদুরি দেখালে অন্তিমে ভগবানের স্মৃতি এলো না গেলে হয়ে গেল জংজম বা স্মরণম ভাবম তেজতি অন্তে কলে বরম তথৈব ইত্যাদি শ্লোক বলছেন বা মরণের সময় যে চিন্তা তোমার আসবে সেই চিন্তা তোমাকে গ্রাস করবে তোমাকে নিয়ে যাবে অ্যাকর্ডিং টু সেই সংস্কার তোমাকে নিয়ে যাবে তাহলে কিভাবে কিভাবে বন্ধময়ী সাবধান মতে বুঝতে পারছো বন্ধময়ী সাবধান মতে এখানে বলছেন ভীষ্ম এবার স্তুতি করছেন त्रिभुवनोकमलं तमालवर्णं रविकरगौरवराम्बरं दधाने बपूरलोककुलावृताननाब्जं विजयसखेरतिरस्तु मे अनवद्या जूधीतुरागरजो विद्रुम्रविश्वको कचोलुलितसमवर्जलङ्कृतास्ते মে অনবদ্যা যুধি তুরগরজ বিদ্রুম্র বিশ্বখ কচ লুলিত সমবার্য অলঙ্কৃতাস্তে মম নিশীত শরৈর বিবিদ্যমানত্বচি বিলসৎ কবচয়স্তু কৃষ্ণ আত্মা যুধি তুরগ রজ বিধ্রুম্র বিধ্রুম্র বিশ্বক কচ লুলিত সম সমবার্য অলঙ্কৃতাস্তে মম নিশীত শরৈর বিবিদ্যমানত্বচি বিলসৎ কবচে অস্তু কৃষ্ণ আস্থা বিলসব কবচে অস্তু কৃষ্ণ আত্মা কিরকম কৃষ্ণ যিনি আমার থেকে বীরস আস্বাদন করতে চেয়েছিলেন ভগবান আমি তাকে বীরস আস্বাদন করেছি আমি তাকে সেই তীরের দ্বারা আরতি করেছি ভগবান সামনে রয়েছেন ভগবান প্রতিজ্ঞা করেছেন ভগবান আমি অস্ত্র ধরবো না কুরুক্ষেত্রের যুদ্ধেতে কিন্তু আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়বো এখন কে জিতবে কে জিতবে এই জন্য পিতামা বিশ্ব বলছেন সেই যুদ্ধে যখন রথ ছুটছে সমস্ত চারিদিকে ধুলি আর ভগবানের কুন্তল কৃষ্ণে যে চুল কুন্তল এই চুল সমস্ত ধুলিতে সুসরিত হয়ে এক অপূর্ব শোভা ধারণ করেছে ঘাম পড়ছে বিন্দু বিন্দু মুক্তার মতো লাগছে গণ্ডদেশে আর আমার যে স্বর যে অবিশ্রান্ত আমি স্বর মেরেছি তীর সেই তরে তীরে তার কবচ ছিঁড়ে গেছে গিয়ে সেখান থেকে বিন্দু বিন্দু এখানে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন গেছে কবচ হ্যাঁ একটা যেন যে অপূর্ব অলঙ্কার ধারণ করেছে ভগবান যে কোনো অবস্থায় ভগবানকে দেখো সে অবস্থায় সুন্দর একটা যেন অদ্ভুত অলঙ্কার ধারণ করেছেন ভগবান সেই রূপকে দেখছেন তারপরে আশ্চর্যের সঙ্গে বিনয়ের সঙ্গে ভগবানকে বলছেন হরি দেখো তোমার মহিমাটা এটাই দেখবা যে তুমি আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেটাকে তুমি রক্ষা করলে আর নিজে হেরে গেলে সেইখানে স্তুতিতে বলছেন স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম ঋতম অধিকর্তুম অবকৃত রথস্থ ধৃত রথোচ্চরণ গয়াদ চলদ্গু হরিব হন্তুমিব গত উত্তরীয় গত উত্তরীয় বলছেন নিগম অপহায় নিজের যে বেদের নিয়ম তুমি যে প্রতিজ্ঞা করো তোমার যে কথা সবই তো বেদের সেইগুলোকে তুমি সব স্বনিগমম অপহায় সেগুলোকে দূরে সরিয়ে রেখে মত প্রতিজ্ঞাম অধিকর্তুম তোমার প্রতিজ্ঞার ওপরে আমার প্রতিজ্ঞাটাকে তুমি স্থান দিলে নিজে হেরে গেলে তুমি বলেছিলে ধরবো না আসত কিন্তু তুমি কি করলে রথের চাকাটাকে এরম নিয়ে সুদর্শন চক্র যেমন ধরে এরম ধরে তুমি কি করলে ঝাঁপিয়ে রথ থেকে উড়ে আসছো আমাকে মারবার জন্য উত্তরীয়টা ভগবানের উড়ে যাচ্ছে বাতাসে এবার কল্পনা করো পীত ধারী ভগবান এবার তার এরকম ভাবে রথের চক চাকাটাকে হাতে তুলে ধরেছেন বিশ্বকে মারবেন যেন বাচ্চাকে যেন মারে হ্যাঁ রাগ নেই এগুলো করতে হয় যুদ্ধের এগুলো সবে এবার উড়ে যাচ্ছেন উত্তরীয় এবার পিতমা বিশ্ব বলছে আজ আমি সেই দৃশ্যটাকে হৃদয়তে স্থান দিচ্ছি আজ আমি এই চলে যাওয়ার সময় সেই দৃশ্যমান মনে করছে আমি জানি তুমি আমাকে করুণা করার জন্য আজ আমার এই চলে যাওয়ার সময়তে করুণা করে তুমি আমার কাছে এসছো আমি জানি তারপরে এইভাবে যখন কৃপা করলেন তখন কি হলো আস্তে আস্তে কি করলো বলছেন সুত বাচ সুতদেব গোস্বামী বলছেন কৃষ্ণ এবং ভগবতী মনোবাগ দৃষ্টিবৃত্তিভি আত্মনি আত্মনম আবেশ সো অন্তঃশ্বাস উপারমত কৃষ্ণ এবং বুঝছেন কৃষ্ণের মধ্যে কৃষ্ণেতে সম সম্যক রূপে নিজের আত্মা মনকে সম্যক রূপে সমাহিত করলেন করে এবার ধ্যানস্থ হয়ে গেলেন যেন মনে হচ্ছে আস্তে আস্তে সেই শ্বাস বায়ু উৎক্রান্ত হলো সো অন্তঃশ্বাস উপারমাত এবার তিনি দেহ ছেড়ে দিলেন যখন দেহ ছেড়ে দিল আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে আরম্ভ করলো বসুত্তম পিতাম গঙ্গা পুত্র ভীষ্ম জয় জয়কার হতে আরম্ভ করল থেকে পুষ্পবৃষ্টি আরম্ভ গেল বলছেন তত্র দুন্দু ভয় নেদুর দে বলছেন নেদুর দেব মান বাদি তাহা সংসু সাধব রাজ্ঞান খাত তেত পুষ্পবেষ্টয় তত্র দুন্দু ভয় নেদুর দেব মান দেব মানব বাদি তাহা সব দেব মানুষ সব এবার পুষ্পবৃষ্টি করছে সবাই সন্তুষ্ট হলেন এবার কি হলো পিতামহ চলে গেলেন এবার সমস্ত কিছু হয়ে গেল এইবারতে প্রশ্ন হলো পিতা মহাবিশ্ব চলে গেলেন পিতা মহাবিশ্ব চলে যাওয়ার পর অনেক কিছু ঘটনা এখানে আছে সমস্ত কিছু এখানে বলছেন কৃষ্ণ এবার দ্বারকায় চলে যাবেন দ্বারকায় চলে গেলেন আস্তে আস্তে দ্বারকার দিকে প্রস্থান করলেন দ্বারকার দিকে প্রস্থান করার পর এবার বলছেন যে পরীক্ষিতের কথা সম্বন্ধে দ্বাদশ অধ্যায়তে বলছেন ভাগবতের প্রথম স্কন্ধে সনকাদি বলছেন আচ্ছা অশ্বত্থমার অস্ত অশ্বত্থামনোপসৃষ্টেন ব্রহ্ম সৃষ্ণর উরুতেজসা উত্তরায়া হতগর্ভ ইসেনা ইসেনা অজি অজীবিত পুনঃ আমরা শুনলাম যে সেই যখন মরে যাচ্ছিল উত্তরার গর্ভেতে সেই পরীক্ষিত মহারাজকে নাকি ভগবান স্বয়ং বাঁচিয়েছেন নিচে আচ্ছা আমাদের এখন প্রশ্ন সেই যে মহাভাগবত যাকে ভগবান রক্ষা করলেন গর্ভের মধ্যে এ তর তার জন্ম কর্ম এই সমস্ত যা কিছু এটা তো সাধারণ কথা হবে না পাণ্ডব বংশের এই কথা উত্থাপন করলে তো ভাগবত কথা চলে আসবে হ্যাঁ তদিদম সতুম ইচ্ছাম গদিতুম যদি মান্নাসে আপনি এই কথা যদি এইগুলো যদি বলেন আমার মনে হয় আমরা মনে করি এই কথাতেই হরিকথার মানে এগুলো চর্চা হবে প্রচুর হরিকথা এবার উত্থাপিত হবে এখানে এবার সুতদেব গোস্বামী উত্তর দেওয়ার সময় বলছেন যে বলছেন মাতুর গর্ভগত বীর সদা ভৃগুনন্দন হে ভৃগুনন্দন সনকাদির স্ত্রীকে বলছেন এবার যে দদর্শ পুরুষম কিঞ্চিত দজ্জমান অস্ত তেজসা যখন অস্ত্রের তেজ তাকে পীড়া দিচ্ছিল তখন মাতুর গর্ভে বীর ও ভগবান দদর্শ পুরুষ সেই পুরুষকে পরম পুরুষকে দর্শন করেছিলেন মায়ের গর্ভেতে কিরকম দর্শন করছেন বলছেন অঙ্গুষ্ঠ মাত্তমালম বলছেন স্ফুরত পুট মৌলিনম হ্যাঁ অপিব্য দর্শনম শ্যামম তরিত বাসাসম অচ্যুতম সে অচ্যুতকে রেখেছিলেন পিতাম্বরধারী দীর্ঘ চতুর্বাহু রয়েছে সেখানে গদা পানি এরকম গদা ঘোরাচ্ছেন গর্বের মধ্যে গদা ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাটাকে রক্ষা করছেন সেখানে পরিভ্রমন্তম মুলকা ভ্যাম হ্যাঁ ভ্রাময়ন্তম গদাম মুহু মুহুর মুহুর গদাকে পলকের মধ্যে গদাকে পরিচালনা করছেন করিয়ে রক্ষা করছেন কৈমদুখী গদা ভগবানের সবার রক্ষা করুন এইখানে এইভাবে আর তার জন্মের সম্বন্ধে জন্ম যখন হয়েছিল তাকে সব মনি ঋষিরা বলেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইনি হচ্ছেন মহাভাগবত হবে যুধিষ্ঠির মহারাজকে সবাই বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে আপনার এই বংশে যে এই যে ছেলে জন্মালো এই মহাভাগবত সাধারণ কেউ নয় সে দাতা হিসাবে ঔষণ ঔষিনারের রাজার মতো হবে বীরেতে হ্যাঁ যশেতে দোষমন্ত্রী দোষমন্ত্রীব এইভাবে এক একজনের তুলনা দিচ্ছেন তার বীরত্ব থাকবে অর্জুনোদ্দয়ম আমাদের এই অর্জুন আর কার্তবীর্য অর্জুন দুজনে যেরকম বীরত্ব এরকম বীরত্ব থাকবে কল্পনা করা যাবে না সর্বজগৎকে এই পালন করবে যখন তখন বাচ্চার মতো নিজের পিতা যেমন বাচ্চাকে পালন করে প্রজাগণকে সেরাম পালন করবে এই ধর্মবিদ হবে ভগবানের প্রতি ভক্ত সব এসব ভবিষ্যৎবাণী করলেন এই সমস্ত গুলো করে এবার কি করলেন বিদুরজি মহারাজ এই সব করলেন করে এবার বাচ্চার আবির্ভাব হলো বিদুরজি মহারাজ এবার তীর্থযাত্রায় চলে গেছিলেন যখন তার কথা কেউ মানেনি কেউ যখন মানলো না যুদ্ধ করো না যুদ্ধ করো না এই অবস্থায় যখন কথা কেউ মানলো না তখন যুদ্ধ হলো তখন বলরামজি মহারাজ চলে গেলেন বলে আমার উপদেশ কেউ মানলো না এরা যুদ্ধ করবেই করবে তখন উনিও চলে গেলেন আর বিদুরী মহারাজ তো আগেই চলে গেলেন বললেন এখানে যেখানে এরম অনাচার অত্যাচার সেখানে থাকবো না বলে তীর্থযাত্রায় চলে গেলেন তীর্থযাত্রার পরে সেখানে রাস্তায় দেখা হয়েছিল বিদুজি মহারাজের সঙ্গে কার উদ্ধবজির দেখা হয়েছিল বিভিন্ন কথা কিছু জানতে পেরেছিলেন যে যুদ্ধ আদি হয়ে গেছে তখন তিনি এবার এই যাই একবার দেখে আসি হস্তিনাপুরের কি অবস্থা এইভাবে তিনি সেই সমস্ত যুগদি যখন যখন খবর পেলেন সব জ্ঞাতি বংশ যারা দুষ্ট সব চলে গেছে তখন তিনি বললেন যে ঠিক আছে গেলেন সেখানে তখন গেলেন গিয়ে এবার যখন এখানে পৌঁছেছেন তখন চারিদিক থেকে হই হই পড়ে গেছে বিদুরজি মহারাজ এসছে বিদুরজি মহারাজ এসছে জয় জয়কার যুধিষ্ঠির মহারাজের খবর গেছে আরে বিদুরজি মহারাজ আচ্ছা তাতো তাতো আমাদের তাতো এতদিন পরে এসছে দৌড়াতে আরম্ভ করেছেন রাস্তা দিয়ে ধরবেন তাকে আর বলে সেখানে বলে কান্না আরম্ভ করেছেন আমাদেরকে ছেড়ে কি করে আপনি চলে গেলেন হ্যাঁ এইভাবে আমাদেরকে রক্ষা করেছেন কত বিপদে যখন যদুগ্রিয়া আগুন লেগেছিল তখন তো আপনি গোপনে খবর পাঠিয়েছিল বলে দাও ওদের শিগগিরি ওখান থেকে পালাতে আজকে রাস্তায় আগুন দেবে কে খবর পাঠিয়েছিল এই বিদুরজি মহারাজ বিদুরজি এভাবে রক্ষা করেছিলেন তাদেরকে সব সময় আর এই বিদুরজিকে কেঁদে কেঁদে যুধিষ্ঠির মাহাত্ম বৈষ্ণব কাতর ভাবে বলছে আপনি কি করে আমাদের ছেড়ে দূরে চলে গেলেন কোথায় গেলেন আপনি তীর্থ পর্যটনের কথা শুনলে আপনার মতো ব্যক্তি তীর্থ পর্যটন করবে তীর্থকে তীর্থ করবার জন্য যান আপনি তীর্থি করবেন তীর্থের স্থানী শান্ত স্তেন কথা ভগবত বিদা ভাগবতাহা তীর্থিভূতা স্বয়ং প্রভ তীর্থি কুরবন্তি তীর্থানি শান্তস্তেন কথা আপনার মতো মহাভাগবত সে আবার তীর্থ করতে যায় তীর্থকে তীর্থ বানাবার জন্য যান তীর্থে যে যত পাপিষ্ঠগণ এসে মলিন করে দেয় তীর্থের মালিনতাকে মালিন্যকে দূর করবার জন্য আপনি সেই তীর্থতে আপনার মতো মহাভাগবত সেই যায় এই যদি এই যে দেখছো বিদুরজি মহারাজ এ কি ইনেছেন যমরা স্বয়ং তিনি এই অভিশাপেতে এই রূপ ধারণ করেছেন শুদ্ধোত্তম ধারণ করেছিলেন তিনি আর বৈষ্ণবের যেতে কুলে আবির্ভাব হোক তার কিছু যায় আসে না ভগবত ভক্তি ভক্তি ঠাকুর এই জন্য বলেছেন পশুপক্ষী হয়ে থাকি হ্যাঁ স্বর্গে বা নিরয়ে তভভক্তি রহুভক্তি বিনোদেহী হৃদয় বৃত্তাসুরের এই কথা ছিল বৃত্তাসুর অসুর জন্ম হয়েছে হলো কি অসুর জন্ম ভেতর তো ভক্তি রয়েছে ভক্তি আশ্চর্য ভক্তি ভক্তি ভক্তি পরিপূর্ণ সেই জন্যই তো ইন্দ্রজি মহারাজ অবাক হয়ে গেছেন যে আমি অবাক হয়ে গেছি তুমি অসুর বাইরে দেখছি হ্যাঁ এই অসুর ভাবকে কাটিয়ে তুমি মহাপুরুষের ভাব কি করে হলো যদ অসুর ভাব যে রয়েছে তোমার মধ্যে হ্যাঁ আর এটা কাটিয়ে কি করে মা মহাপুরুষের ভাব তোমার মধ্যে দেখতে পাচ্ছি আশ্চর্য হয়ে গেছিলেন আমরা এগুলো আলোচনা করেছিলাম কার্তিক মাসে এখন বিদুরজি মহারাজ এক বৈষ্ণবের আগমন হয় বিভিন্ন কারণে বিদুরজি মহারাজ এসছেন এদেরকে কৃপা করবার জন্য তার সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র যে হৃদয়তে অন্ধ হৃদয়তে অন্ধ মহারাজ বাইরে যদি কেউ অন্ধ হয় তাও ভালো কিন্তু যদি হৃদয়তে অন্ধ হয়ে যায় তাহলে তার আর কোন রাস্তা থাকে এই এই এই যে অন্ধ ধৃতরাষ্ট্র সে শুধু বাইরে অন্ধ ছিল না হৃদয়তেও অন্ধ এমন স্নেহ অন্ধ হয়ে গেছিলেন যে এই যে এই যে নিজের পুত্র দুর্যোধনের যে অন্যায় এগুলোকে এই বিদুরজি মহারাজ বোঝাতেন মহারাজ এই এর কথা শুনবেন না এ আপনাকে নরকে পাঠার ব্যবস্থা করবে আপনি এর কথা শুনবেন না রাজন উপদেশ যেসব উপদেশ অন্ধ ধৃতরাষ্ট্রকে বিদুরজি মহারাজ দিয়েছেন চিরকাল যতদিন এই পৃথিবী থাকবে সবার যদি মানুষ হয় তারা তাই এটাকে স্মরণ রাখতেই হবে রাখতেই হবে এটাকে বলছেন পিদুরের উপদেশ যেটাকে বৈদুরিকম বিদন্তি এটা বিদুরের উপদেশ রূপে এটা মহাভারত আছে সমস্ত বিশাল আরো বিস্তৃত সব ব্যাপার এখন এই বিদুরজি মহারাজের আসার কারণের মধ্যে একটা কারণ হলো অন্ধ ধৃতরাষ্ট্রকে কি করে পার করবে একে কি করে পার করবে একে এখন এসে যখন সব সব বাক্যালাপ সব হয়ে গেল যুধিষ্ঠিরের কান্নাকাটি সব হয়ে গেল এবার গোপনে তার ঘরে গেলেন গিয়ে এবার বলছেন কি কি আপনার রাজন ভালো আছেন তো ভালো আছেন সুখে আছেন তো জ্ঞাতি গোষ্ঠী সবই তো চলে গেল খব আপনার পুত্ররা সব চলে গেল এখন আপনার বেঁচে থাকবার আশা দেখুন কত আর আপনার মনে নেই আপনার মনে নেই যদুগ্রিয়া আগুন থেকে আরম্ভ করে বীজদান থেকে আরম্ভ করে কি অন্যায় না করেছেন আর তাদের কুলবধূকে যখন অপমান করেছিল আপনি সেখানে ছিলেন এখন তাদের গৃহেতে এসে আপনি গৃহপালিত পশুর মতো এখানে আপনি বসে বসে অন্ন খাচ্ছেন বা লোক গাধাকে একটুখানি না পিঠে মারলে ভালো লাগে না একটুখানি ভালো করে দিতে হয় ভালো সেই জন্য বলছেন ভীমাপরিজিতম পিণ্ডম আদত্ত গৃহপালবাদ ভীমের দেওয়া যে ভীমকে যখন যুদ্ধ হয়ে গেছে শেষ যখন মিলন হচ্ছে যাকে যাক যা হয়েছে তখনও ভীমকে বাহুর মধ্যে নিয়ে পিছিয়ে মেরে ফেলবে এই কল্পনা ছিল যখন ভীম এগোচ্ছে আলিঙ্গন করবে কৃষ্ণ ইশারা করলো যাস না মেরে ফেলবে ওর জায়গায় জোর আছে না সত্যি সত্যি একটা লোহার ভীম তৈরি করে রেখেছিল ভগবানের ইচ্ছা সে লোহার ভীমটাকে আগে দিয়েছিল লোহার এই ভীমটাকে এরম এরম আলিঙ্গন করে এরম মারলো আর লোহার এটা লোহার লোহার ভীম টুকুড়ো গুঁড়ো হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে এবার কিরকম শক্তি দেখো শেষ অবস্থা তোকে কৃপা করে নিয়ে এলো তো নিজেদের রাজধানী তখনও শেষ আক্রোশটা মেটাচ্ছে যে আমার আমার স্নেহের যে দুর্যোধন আদিকে মেরে ফেলেছে একে আমি শেষ দেখব ভীমই তো মেরেছে এই বাহু তো কে মেরেছে ভীম মেরে ভীম প্রতিজ্ঞা করেছিল এই এর বাহু ফাটাবো ফাটিয়ে দেবো ভীম আরেকজনের রক্ত দিয়ে তো দ্রৌপদী চুল এ করে দিয়েছে দুঃশাসন নাকে এই তো চুল ধরেছিল বলে তুমি চিন্তা করো না এর বক্ষের রক্ত আমি তোমার চুল বেঁধে দেবো সেদিন তুমি চুল বাঁধবে আজকে বাঁধবে না এই হলো সতীলক্ষ্মীর অপমানের এই করতে হয় এই দেখিয়ে দিলেন তিনি এখানে এবার কি হলো সেখানে এইভাবে তাকে বলে তার চেতনার উন্মেষ করলেন তাকে যদি ওভাবে আঘাত দিয়ে কথা না বলেও থাকবে কেদারায় শুয়ে পড়বে খাবে দণ্ডবোধ করে আর এরা তো বৈষ্ণব রোজ এসে দণ্ডবোধ করে সকালে রোজ দণ্ডবোধ করে আমাদের সময় নিয়ে ছিল পিতা মাতাকে দণ্ডবোধ করতে হবে সকাল এখন কেউ কাউকে দণ্ডবোধ করে না প্রণাম করতে হয় নিয়ম ছিল তাই সেখানে কি হলো যখন সেই অবস্থা হলো তখন সে এবার মাথায় ঢুকলো বলে এবার আমার মাথায় ঢুকেছে সেই দিন রাত্রেই কি করলো কাউকে না বলে পেছনের দরজা দিয়ে এবার অন্ধ রাষ্ট্র বেরিয়ে গেল গান্ধারী মাতা সেও বলল স্বামীর সঙ্গে আমি যাবো পেছনে পেছনে চল বিদুরী মহারাজ লক্ষ্য করছেন কোথায় যাই যাক আমি তো আছি পেছনে গিয়ে দেখলেন সেই যে যে হরিদ্বার যে সেখানে যে সহস্র ধারা সেখানে গিয়ে একটা পাতা লতা পাতার একটা কুটিয়া করলো কুটিয়া কোনো মতো অস্থায়ী করে ওর ভেতরে ভজন আরম্ভ করলো বিদুজি মহারাজ দূর থেকে খেয়াল রাখছেন শেষকালে রেখে গেল কিছুদিনের মধ্যে তার যোগাগ্নি প্রজ্বলিত হলো মাথা দিয়ে যোগাগ্নি জ্বলে উঠল যখন দেহের অগ্নিগুলোকে সংযোগ করে যায় একভাবে একীভূত করে যখন টানটা আস্তে আস্তে তুলেছেন কণ্ঠে এখান থেকে আস্তে আস্তে আজ্ঞাচক্র এখান থেকে আস্তে আস্তে আজ্ঞাচক্র এখান থেকে এখানে আজ্ঞা চক্র আছে এখান থেকে এখানে তুললে ব্রহ্ম তাহলে বা আগুন যেমন সতী সতী সতীর কথা বলেছি না সতী দেহ করে যেভাবে এরম ভাই যোগাগ্নি সব দেহ করে যোগাগ্নির দ্বারা দেহ ভস্মীভূত করলেন গান্ধারী মাতাও ওতে আগুনে প্রবিষ্ট হলেন এবং সেই কুটিয়া সমেত জ্বলে গেল এবং বিদুরজি মহারাজ ভগবানের করুণাকে অবলম্বন অবলোকন করলেন এদের সদ্গতি হলো এইভাবে তিনি বিদুরজি মহারাজ শান্ত হলেন আনন্দ যাক ভালো হয়েছে এদিকে আমাদের যে ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্র চলে যাওয়ার পর যখন সকালবেলা দণ্ডবোধ করতে গেছেন তখন তো পাচ্ছে না কে এই দণ্ডবোধ করতে গেছে যুধিষ্ঠির মহারাজ তখন কোথায় গেছে চারিদিক খুঁজছেন কোথাও নেই যুধিষ্ঠির মহারাজ কাঁদতে আরম্ভ করেছেন একে চোখে দেখতে পায় না এই কি হলো কোথায় গেল এইভাবে যখন নানা কান্নাকাতি আরম্ভ করে দিয়েছেন এবার কি করবেন আবার অবস্থা কি কি অবস্থা দেখো এবার কোথায় গেল আমরা কি কোনো ভুল আচরণ করলাম দুঃখ পেয়ে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিল নাকি আর গান্ধারী মাথাই বা কোথায় সেও তো পট্টি বেঁধে থাকতো স্বামী যেহেতু দেখে না সে বললো আমিও জগৎ দেখবো না বিয়ের সময় থেকে এরকম পট্টি বেঁধে দিয়েছিল নিজে বা আমি জগৎকে দেখব না এইভাবে বাঁচাবার কি করা যায় ইতিমধ্যে নারদজি মহারাজ অবতীর্ণ হয়েছেন সভাতে নারদজি মহারাজকে দেখে তার সম্ভাষণ করে পাদ্যর্ঘ সব দিয়ে বসিয়েছেন নারদজি মহারাজ বলছেন যুধিষ্ঠিরকে কি ব্যাপার কি জন্য তোমার তো দুঃখ কি আর বলবেন না কি অবস্থা আমাদের এই তা তো কোথায় গেল আমাদের ছেড়ে আমার আমরা ভুল আচরণ করেছি কোথায় গিয়ে পড়লো মরে আত্মহত্যা করলো নাকি তখন নারজি বলছে মা কাঞ্চন সুচ রাজন যদীশ্বর অবসম জগৎ লোকহা সপালাহা লোকহা সপালা যে মে বহন্তিম বলি মিশিত এ রাজন তুমি দুঃখ করবে না দুঃখের কোনো কারণ নেই এই জগৎটা ভগবানের বসে সবাই নিজ নিজ কর্মফলে চলছে যথা গাব নসি প্রোতা তন্ত্রা বধ্যাশ্চ দামভি যেমন নাক ফোড়া নাকটাকে ফুটো করে এরকম বা বেঁধে দেয় দড়ি দিয়ে আর কলু তাকে কি করে ঘানিতে পেশায় বলদ তাকে ঘোড়ায় এরকম জগৎ কাল কর্ম গুণাধীন দেহ পঞ্চভৌতিক কথম মন্যাংস্তু গোপায়ে সর্পগ্রস্ত যথা বৈজেন যথা পরম সর্পগ্রস্ত যথা পরম সাপগ্রস্ত হয়ে গেছে যেমন কোন প্রাণী সাপ ধরে নিয়েছে ব্যাংক ট্যাঙ্কে ধরে না কাল কর্ম গুণাধীন ও দেহ এম পঞ্চভৌতিক এই পাঞ্চভৌতিক দেহ হচ্ছে কাল কর্ম গুণের অধীন দেহ এম পঞ্চ কথম একে অপরকে বাঁচাবে কি করে চাচা আপনা আপনা যান বাচ্চা সবার মৃত্যু লেখা আছে কে কাকে বাঁচাবে সেগুলো স্নেহ মমতা দেখায় পিতা মাতা হ্যাঁ পুত্রের যদি মরার মরবে না বাঁচাতে পারবে কত টাকা আছে সবকে আছে কিচ্ছু বাঁচাতে পারবে কি কিচ্ছু করতে পারবে না কাল কর্ম গুণাধীন দেহ এম পঞ্চভৌতিক কথম অন্যাংশ গোপায়ে সর্পগ্রস্ত যথা পরম বাঞ্ছা কল্প দুর্বশ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনে ভবিষ্যৎ ভ্যো নমো নমঃ